نبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواسوا بالحق وتواسوا بالصبر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قيل لمن يا رسول الله قال لله ولرسوله ولعامة المسلمين ولأئمتهم أو كما قال عليه الصلاة والسلام محترم دوست بزرگ اور بھائیوں اس پوری کائنات کا خالق اور مالک ایک اللہ ہی ہے اسی نے اپنے قدرت سے اس پوری کائنات کو وجود بخشا ہے اور اس پوری کائنات پر اسی کا قبضہ ہے اور اسی کا کنٹرول ہے پورا جگت ہمارے سامنے جی آتے پورا جگت پورا کائنات অর্থাৎ সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আল্লাহ এই পুরা কায়নাতকে সৃষ্টি করছেন এবং পুরা কায়নাতকে বজুদ দিচ্ছেন এবং এই পুরা কায়নাত আল্লাহ পাকেরই কন্ট্রোলে আছে আল্লাহ পাকেরই কবজার মধ্যে আছে یہ اور بات ہے کائنات کے ان تمام اسباب کو اور چیزوں کو اللہ نے انسان کے لیے پیدا کیا ہے اس لیے انسان کو اللہ نے اسے دے رکھا ہے باقی انسانوں کے زندگی کے بننے اور بگڑنے کا تعلق اس دنیا کے اسباب سے نہیں ہے انسانوں کی زندگی کے بننے اور بگڑنے کا تعلق اللہ کی ذات سے ہے بولتے سنگے ایک ابھی کتھا جو اللہ جل رشان کو اس سرشٹی جگت مدد سمست جنس کے مانشر اپکار سرشٹی کرتے ہیں مانس ویوہار کرتے کنٹر ارتھ یہ مانشر শান্তি আর সফলতা এই সমস্ত জিনিসের সাথে সম্পর্কিত এরকম না শান্তি আর সফলতা আল্লাহ জাল্লা শাহনুহুর হাতেই আল্লাহ পাকের সাথেই মানুষের সুখ শান্তির সফলতার একমাত্র ভিত্তি اللہ نے اس دنیا کو تقسیم کر رکھا ہے کسی کو مال دیا کسی کو نہیں دیا کسی کو حکومت کو بچھایا کسی کو حکومت کو نہیں بچھایا مختلف کسی کو جاگیر اور زمین دے دی کسی کو مزدور بنایا کسی کو محدود و شہید بنایا یہ اللہ کی تقسیم ہے اور یہ اللہ نے جو تقسیم کیا ہے اس سے انسان کی زندگی کے بننے کا تعلق نہیں ہے یہ تمام تقسیم اللہ کی جو ہے انسانوں کے امتحان کے لیے ہے তো বলতেছেন যে ভাই আল্লাহ পাকের বন্টন আল্লাহ কাহাকেও ধনী বানাইছেন কাহাকেও গরিব বানাইছেন কাহাকেও শিক্ষিত বানাইছেন কাহাকেও অশিক্ষিত বানাইছেন কাহাকে কোনো পদ দিছেন কাহাকে কোনো পদ দেন নাই কাহাকেও জমিন দিছেন কাহাকেও জমিন দেন নাই গরিব বানাইছেন তো বলতেছেন যে ভাই এই সমস্ত জিনিসের সাথে মানুষের শান্তি আর সফলতার কোনো সম্পর্ক না শান্তি আর সফলতা এইগুলির সাথে কোনো সম্পর্কিত না মানুষের শান্তি আর সফলতা আল্লাহ পাকের হাতে এবং আল্লাহ আল্লাহ শাহ তার নিয়মের উপরে শান্তি সফলতা দিবেন এই সমস্ত যে বন্টনকে তাহাকে ধনী বানানো গরিব বানানো শিক্ষিত অশিক্ষিত এই সমস্ত বন্টনের মধ্যে আল্লাহ হাজাল্লাহ শাহ মানুষকে পরীক্ষা করতেছেন इंसानों को मुख्तलिफ पोजीशन में मुख्तलिफ हालात में अल्लाह ने बनाया है और हर हाल का खुदा ने हुक्म दिया इसको दीन कहते हैं ہر حال کا حکم ہے اور اسی کا نام دین ہے جو آدمی جس حال میں غریب غربت میں مالدار مالداری میں حاکم حکومت میں جاگیردار جاگیرداری میں اور جو جس پوزیشن میں اس پوزیشن پہ اللہ نے جو اس کو حکم دیے ہیں ان احکام کے پورا کرنے پر اللہ انہیں کامیاب کرے گا اور جو ان احکام کی خلاف ورزی کرے گا اللہ ہر حال میں انہیں ناکام کرے گا یہ اللہ کا ضابطہ ہے তো বলতেছেন যে ভাই আল্লাহ শাহু মানুষকে বিভিন্ন অবস্থায় রাখছেন গরিব বানাইছেন ধনী বানাইছেন কোনো পদে দিছেন কাহাকেও পদে দেন নাই কাহাকেও জমিন দিছেন কাহাকেও গরিব বানাইছেন বলতেছেন যে এই সব অবস্থার উপরে আল্লাহ শাহরুহ তার এক বিধান দিছেন নিয়ম দিছেন গরিব গর্বতের ভিতরে কি করবে ধনী ধনের ভিতরে কি করবে একজন জমিনদার জমিনদারের ভিতরে কি করবে একজন পদওয়ালা উপরস্থ সেই পদের ভিতরে কি করবে সব আইনে আল্লাহ শাহরুহ সব অবস্থার উপরে আহকাম এবং নিয়ম দিচ্ছেন বলতেছেন যে এই আহকাম এবং নিয়মের সাথেই মানুষের শান্তি আর সফলতা যখন এই অবস্থার ভিতরে প্রত্যেকে তার অবস্থার ভিতরে আল্লাহ শাহরুহর দেওয়া নিয়ম মতো জীবনযাপন করবে তো আল্লাহ ওই অবস্থায় তাকে কামিয়াবার সফলতা দান করবে اسی احکام نیم کا نام دین ہے یہ احکام اب نیم نام ہی سے دین ہاں۔ دین جو آپ سنتے دین دین تو دین کیا چیز ہے دین میرے دوستوں اللہ کی مرضی کے مطابق خدا کے حکموں کی رعایت کے ساتھ زندگی گزارنے کا نام دین ہے تو بہت ہیں ہمارا سب سے تو دین دین چھڑی دینر عورت سے اللہ مرضی مطابق اللہ چاہیدہ مطابق আল্লাহ পাকের হুকুমকে সর্ব অবস্থায় সর্ব জায়গায় পুরা করার নামই হয়েছে দিন हाँ इसको समझने की जरूरत है हम लोग क्या समझ दीन के माने नमाज पढ़ना रोजा रखना ये हमारा दीन वो दीन दीन के अहकाम है बाकी दीन तो 24 घंटे की जिंदगी में अल्लाह के जो अहकाम है हुक्मों का पूरा करने का नाम दीन है তো বলতেছেন যে ভাই এটা খুব বুঝার বিষয় আমরা খুব ভালো করে বুঝি আমরা মনে করি শুধু নামাজ পড়াই দিন এরকম দিয়ে একটা হুকুম পুরা করা যেগুলি আমাদের সামনে আছে আমরা বুঝি এটা দিন আসলে এতটুকুই দিন শেষ না দিনের অর্থ হয়েছে আমার চব্বিশ ঘন্টা জিন্দিগি এই চব্বিশ ঘন্টা জিন্দিগির মধ্যে যেই অবস্থায় আছি যেখানে আছি ওইখানে আল্লাহ পাকের হুকুমকে পুরা করা ওই অবস্থায় আমার চব্বিশ ঘন্টা জিন্দিগি আল্লাহ পাকের হুকুমকে জানি পুরা করা এই পুরা করার নামই হয়েছে দিন सुबह से उठने के बाद से लेकर शाम को सोने तक आदमी जो कुछ काम कर रहा है जिन हालात से गुजर रहा है उसमें अल्लाह के हुक्म को पूरा करना ये दीन है তো বলতেছেন যে ভোরে ঘুমের থেকে ওঠার পর থেকে নিয়ে রাত্রে শোয়া পর্যন্ত সমস্ত অবস্থার মধ্যে আমি যে অবস্থায় আমি কাটতে আমার কাটতেছে এই সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ পাকের হুকুমগুলিকে দেখে দেখে এই সময় আল্লাহ পাকের এই হুকুম এই সব অবস্থাগুলির মধ্যে আল্লাহ পাকের হুকুমগুলিকে জানি পুরা করা এটা হয়েছে দিন अब एक मुसलमान रात सुबह उठा तो सुबह उठने के बाद अल्लाह के नबी ने क्या फरमाया अल्लाह के नबी ने ये फरमाया कि सुबह उठो तो अपने आंखों को मल लो تاکہ تمہاری نیند کا خمار ختم ہو جائے اور صبح اٹھنے کے ساتھ اللہ کا نام لو الحمد للہ آباد میں صبح اٹھنے کے بعد استنجا کرو پاکی حاصل کرو وضو کرو یہ سب کے طریقے حضور نے بتائے ان طریقوں کے ساتھ وہ تمام کام جو کرے گا وہ سب دین ہے مسلمان کا صبح اٹھ کر اپنے نبی کی سنت پر عمل کی نیت سے یہ یوں آنکھوں پر ہاتھ پھیرنا یہ دین یہ دین ہے اور اس پر اسے اللہ عجر دے گا اس کا آپ وہاں سے اٹھ کر اپنے گھر میں اپنے گھر کے پانی میں اپنے ہاتھ ڈالنے سے پہلے ہاتھ دھو کر پھر پانی میں ہاتھ ڈالنا یہ دین ہے سنت سمجھ کے کرنا ایسے ہی میں دوستو اس کا چلنا اس کا بیٹھنا پھرنا اٹھنا اس کا بولنا اس کی آنکھوں سے دیکھنا یہ سب دین ہے کب جبکہ یہ اللہ کے حکم کی رعایت کے ساتھ نبی حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم طریقے پر کرے گا یہ سب دین ہے تو بہت سنجے بھائی ہمارا سکالے جب گھوم گھومے اٹھی یہ اٹھار پر ہی ہمارے دن آسے جب اٹھار پہ ہمیں چوکتا ہاتھ دیے ایک موغ نیلام جاتے ہمارے گھومے ابستا دور ہو جائے درپر ہمیں دعا پڑھی الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور এরপরে আবার ওজো ইস্তেঞ্জা আছে এগুলিও আল্লাহ পাকের হুকুম মতো নবীর তরিকা মতো করে বলতেছেন যে ভাই সারাদিন আমার উঠা বসা চলা ফিরা দেখা কাজকর্ম করা যেই কোনো আমি কাজ করি যেই কোনো আমার অবস্থা এই অবস্থায় যখন আমি আল্লাহ পাকের হুকুমকে দেখব নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকার রায়তের সাথে ওই কামটা করবো আমার বিকামটা আমার হাঁটাটাও আমার দেখা আমার ধরা আমার চলাফেরা আমার সব কিছু আল্লাহ পাকের হুকুম মতো নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকা মতো যদি আমি পুরা করি তো এটাই আমার দিন এটাই আমার দিন হবে এর উপরও আমাকে আল্লাহ আজর দিবেন এটা বলতেছেন যে ভাই ঘুম থেকে উঠার পরে এখন আমি অজু করব। আমার হাতের তো কি অবস্থা জানা নাই এজন্য শরীয়তের হুকুম যে আমি সর্বপ্রথম হাতটা পানি দিয়ে ধুয়ে নিই তারপরে ভান্ডের মধ্যে হাত রাখি যদি যদি আমি এটাকে দিন মনে করি নবীর সুন্নত মনে করে করি জানি করি তো এটার উপর আল্লাহ আমাকে আজর দিবেন আমি যে হাত দিয়ে চোখটা মরলাম এটা যেহেতু সুন্নত তরিকা আমি পুরা করছি নবীর আমল পুরা করছি এর উপরও আল্লাহ আমাকে আজর দিবেন ये हमारा दीन है मेरे दोस्तों मुसलमान दुनियादार नहीं होता मुसलमान तो हर हाल में दीनदार होता है তো বলতেছেন যে মুসলমান তো কখনো দুনিয়াদার হয় না দুনিয়াদার অর্থ হয়েছে যে শুধু দুনিয়ার জন্যই মুসলমান তো সবসময় দিনদার এই জন্য যে মুসলমানের প্রত্যেকটা কাম আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো করবে তো দিন হবে দিনদারই হবে मुसलमान कारोबार करता है तो ये اگر اس کاروبار میں یہ اللہ کے حکم کی رعایت کے ساتھ حضرت رسول اللہ صاحب کے طریقے پر اگر تجارت کرے گا تو ایک تجارت دین ہے مسلمان حکومت کی کرسی پہ بیٹھا ہے یہ دنیا نہیں ہے اگر یہ حکومت کی کرسی پر اللہ کے حکم کی رعایت کے ساتھ اور نبی کے طریقے پر زندگی گزار رہا ہے تو اس کا حکومت کرنا بھی تو دین ہے یہاں تک کہ نبی نے فرمایا کہ انصاف کے ساتھ زندگی گزارنے والا حاکم اور بادشاہ اللہ کے یہاں اپنی اس حکومت کے ذریعے اتنا قرب حاصل کر لیتا ہے کہ عادل بادشاہ کی دعا خدا رد نہیں کرتا عادل بادشاہ کی دعا خدا قبول کرتا ہے তো বলতেছেন যে ভাই মুসলমানের সব কাজই দিন যখন নবীর তরিকা মতো করবে তো বলতেছেন যে মুসলমান ব্যবসা করে এই ব্যবসাটা দুনিয়া না যেহেতু মুসলমান ব্যবসা করবে আল্লাহর হুকুম জানিয়ে করবে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের তরিকা মতো করবে মন মতো করবে না আল্লাহ পাকের হুকুমের রেয়ায়ত করে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের তরিকার রেয়ায়ত করে ব্যবসা করবে সেই ব্যবসাটাও দিন হবে বলতেছেন যে মুসলমান হুকুমতের কুর্সির মধ্যে চেয়ারে বসে সেও দিনদার দিন হবে এই জন্য যে মুসলমান সে কুর্সির মধ্যে বসে হুকুমতের চেয়ারে বসে তার মন মতো চালায় না বরং আল্লাহ পাকের হুকুম দেখে নবীর তরিকা দেখে আল্লাহ পাকের হুকুম মতো বলতেছেন যে হুকুমত চালায় নবীর তরিকা মতো হুকুমত চালায় এই হুকুমত চালানোর কারে নবীর তরিকা মতো হুকুমত চালানোর কারণে সে আল্লাহ পাকের এত কুর্ব হাসিল করবে এত নৈকট্য লাভ করবে সে কুরসির মধ্যে বসে হুকুমতের কুরসির মধ্যে বসে আল্লাহ পাকের এত বড় নৈকট্য লাভ করবে সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবেন কখনো দোয়া ফিরাইবেন না এই জন্য হাদিসের মধ্যে আসছে আদিল ইনসাফগার বাদশাহ দোয়া করবে আল্লাহ ফিরাইবেন না আল্লাহ কবুল করবেন اسی میں دوست یہ جو ہمارے بھائی کہا کرتے ہیں ہم تو دنیا دار ہیں تو دنیا دار ہے ہی نہیں تو تو مسلمان ہے تو تو حضور کا امتی ہے تو ہر حال میں جس حال میں بھی ہے اس حال میں اللہ کے حقوق کو پورا کرتے ہوئے نبی کے طریقے پر اللہ کو راضی کرنے کے جذبے سے وہ کام کرے گا وہ تیرا ہر کام دین بن جائے گا اور تو دیندار ہے تو دنیا دار نہیں ہے تو بہت سنگھ مسلمان آنے کے بول رہے ابھی تو دنیا دار বলতেছেন যে মুসলমান কখনো দুনিয়াদার হইতে পারে না দুনিয়াদার কেমনে হবে মুসলমান তো প্রত্যেকটা কাজকে আল্লাহর হুকুম জানি করবে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের তরিকা শিখি করবে এবং তরিকার খেয়াল করি করবে তো মুসলমান যে কোনো কাজ আল্লাহর হুকুম মোতাবেক এবং হুজুর সাল্লাহ আলী তরিকা মোতাবেক পুরা করবে তো সে কিভাবে দুনিয়াদার হবে সে তো এই অবস্থায় দিনদার তো মুসলমানদের দুনিয়াদার হওয়ার দিক না মুসলমান সবসময় দিনদার যদি আল্লাহর হুকুম জানি মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের তরিকা জানি নিজের সমস্ত কাজ পুরা করে حدیث میں تاج الصدوق الامین کہ سچائی کے ساتھ اور जो बिजनेसमैन ताजिर अपनी तिजारत करेगा कयामत के दिन नदियों के साथ शोहदा और सालहीन के साथ उठाया जाएगा হাদিসের মধ্যে আসছে যে সত্যিকার ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে এবং আমানতদারির সাথে ব্যবসা করবে শরীয়তের হুকুম মতো হুকুম জানি ব্যবসা করবে সততার সাথে এবং আমানতদারির সাথে ব্য- ব্যবসা করবে भाई कहाँ जा रहे हो ভাই কোথায় যাচ্ছে? ভাই ভাই মেহরবানি করে বেশি লম্বা সময় তো হবে না আচ্ছা। যে বসে একটু খুব ধ্যানের সাথে বসে কম ধ্যানের সাথে কথা শুনে হ্যাঁ, মাসাল্লাহ একটু কষ্ট হইবে তো আর আগামী দিন তো আর পাবো না এটা আজকে শেষ দিন আমাদের হ্যাঁ। বলতেছেন যে ভাই বসছি ধ্যানের সাথে শুনি খুব জমে বসে তো বলতেছেন যে একজন ব্যবসায়ী সে যদি নাকি সততার সাথে এবং আমানতদারির সাথে ব্যবসা করে নিজের মন মতো না আল্লাহ পাকের হুকুম মতো নবীর তরিকা মতো আমানতদারির সাথে ব্যবসা করে তো হাদিসে পাকের মধ্যে আসে এমন ব্যবসায়ীর হাসর নসর নবীদের সাথে হবে সিদ্দিকিন সুহাদা সালিহিনদের সাথে হবে मुसलमान दुनिया के काज में काम में दुनिया कमाने नहीं जाता مسلمان اپنے ہر کام میں آخر بنانے کے لیے جاتا ہے تو بولتے تھے مسلمان دنیا کو دے دنیا بنائی تو جائے نا دنیا بنانا جاگانا مسلمان جت کازے کاغذے سمست کازے آخرت بنانے دن یہی فرق ہے مسلمان میں اور غیر مسلم میں مسلمان اب غیر مسلمان مسلمان بھی کاروبار کرتا ہے غیر مسلم کرتا ہے مسلمان بھی شادی کرتا ہے وہ بھی کرتا ہے مسلمان بھی حکومت کرتا ہے یہ بھی کرتا ہے لیکن دونوں میں فرق ہے مسلمان اپنے دنیا کے کام کاج میں کاروبار میں جاتا ہے آخت بنانے کے لیے اور کافی ان تمام شعبوں میں جاتا ہے دنیا کے করে তো বলতেছে যে ভাই মুসলমান এবং বিধর্মীদের মধ্যে এটাই তো ব্যবধান এটাই তো ফরক যে মুসলমান ব্যবসা যায় কাপড়ও ব্যবসা করে মুসলমান চাকরি করে কাপড়ও চাকরি করে মুসলমান হুকুমত করে কাফেরও হুকুমত করে মুসলমান খামার করে কাফেরও খামার করে ব্যবধান কোথায় বিধর্মীদের মধ্যে মুসলমানদের মধ্যে ব্যবধান এটার মধ্যেই মুসলমান এই সমস্ত জায়গায় দুনিয়া বানাইতে যায় না মুসলমান এই সব জায়গায় আখেরাত বানাইতে যায় আর অন্য বিধর্মীরা কাফেররা এই সমস্ত জায়গায় দুনিয়া বানাইতে যায় اللہ کے دائیں نے میرے فرمایا دنیا جیفا اور طالبہ گرا دنیا مردار کی چیز مردار چیز ہے اور اس کے এই জন্য হাদিসে পাকের মধ্যে আসে যে মুসল দুনিয়া একটা মুর্দা জানোয়ার মরা জানোয়ারের মতো এটাকে যে খুব আগ্রহের সাথে নিতে যাবে সে তো কুকুরের মতো এজন্য কুকুরই তো মুর্দা জানোয়ার খাইতে যায় দুনিয়া তো দুনিয়া হিসাবে দুনিয়ার অবস্থা হিসাবে দুনিয়া হিসাবে মুর্দা تو مردار تو کتے کھاتے ہیں مردار تو کتے ہی کھائے تو جانور کے تو ککر ہی کھائے مسلمان دنیا کے کاموں میں دنیا طلب کرنے نہیں جایا کرتا مسلمان کو اپنی دنیا کے تمام اشغال میں اور تمام اسباب میں اپنی آخرت کو بنانے کے لیے جاتا ہے سب کے بھائی مسلمان دنیا سمست خطرے میں مدد دنیا بنائی سے جائے نا দুনিয়ার জন্য যায় না মুসলমান দুনিয়ার সমস্ত ক্ষেত্রের মধ্যে আখেরাত বানাইতে যায় তার সামনে আখেরাত আমি এই ক্ষেত্রের মধ্যেও আখেরাত বানাইতে যাইতেছি मेरे भाई इसीलिए जो लोग दुनिया के मुस्लिम दुनिया के तालिब होते हैं वो लोग अपनी दुनिया के कारोबार में हलाल हराम नहीं देखते वो तो ये देखते हैं हमें माल ज्यादा कैसे मिले এই জন্যই যে বলতেছেন যারা দুনিয়ার জন্য যায় দুনিয়া কামাইতে যায় দুনিয়াই উদ্দেশ্য থাকে আখেরার সামনে না থাকে তারা হালাল হারামকে দেখে না জায়েজ না জায়েজকে দেখে না আল্লাহ পাকের হুকুম আর নিষেধকে দেখে না তারা মন মতো ব্যবসা করে এই জন্য যে আমি দুনিয়াই কামাইতে হবে আমার তো দুনিয়া মিলনি চাই আমার তো দুনিয়াই পাইতে হবে জাদা জাদা দুনিয়া কেসে হাত মে আয় বেশির থেকে বেশি আমি কিভাবে দুনিয়া পাই এই জন্যই তো সে কোনোটারই খেয়াল করে না अगर झूठ से मिलेगी तो झूठ बोलेगा মিথ্যা যদি পাওয়া যায় মিথ্যাই বলবে धोखे से मिलेगी धोखा देगा ধোকার দ্বারা যদি পাওয়া যায় ধোকাই দিবে ये समझता है कि एक किलो को पौने किलो पौने किला कम एक पाव किला कम दूंगा तो मुझे इतना मा- माल ज्यादा मिलेगा तो वो वो दंडी मारेगा জি। তো বলতেছেন যে সে তো চিন্তা করছে এক কে- এক কেজির জায়গায় যদি আমি দুইশো গ্রাম কম দিতে পারি তাহলে তো এই পরিমাণ পয়সা আমার বেশি বাড়বে আমার বেশি লাভ হবে তো সে তো এই উদ্দেশ্যে কমই দিবে সে কখনো সমান দিবে না इसलिए मेरे भाइयों ये फर्क है मुसलमान भी दुनिया के तमाम कामों में रहेगा देखो दु- इस्लाम में सन्यासीपना रहबानियत इस्लाम में नहीं है তো বলতেছেন যে ভাই মুসলমান এই সব কাজে যাইবে মুসলমান এই সব কাজ ছাড়ি দিবে তা না মুসলমান এই সব কাজে যাবে সব কাজ করবে এই জন্য যে ইসলামের মধ্যে তো সন্ন্যাসী নাই ইসলামের মধ্যে বৈরাগী নাই যে সব ছাড়িয়ে দিতে হবে इन तमाम शोबों में ये जाएगा अल्लाह का बंदा बनकर और नबी का उम्मती बनकर इन तमाम शोबों में जिंदगी गुजारेगा ये তো বলতেছেন যে এই সমস্ত ক্ষেত্রের মধ্যে এক একজন মুসলমান আল্লাহর বন্ধা হয়ে যাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হয়ে এই সমস্ত ক্ষেত্রের মধ্যে যাবে এবং এগুলি পুরা করবে में आ रही है ভাই ভাই এটা ভাই এটা খুবই তো নিষেধ अरे कयामत के दिन अल्लाह जब कहेगा ना इसमें जान डाल तो तेरे की हो जाएगी कच्ची का दूध याद आ जाएगा तुझे। বলছেন যে কেয়ামতের দিন তো আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি যে এটা করছো এখন জান দাও রু দাও তখন কি আমরা পারবো এই জন্য খুব নিষেধ এটা করিয়েন না না করাই ভালো अरे जान जिंदगी है जो मर्जी मैं करो বলতেছেন যে ভাই মন মতো কিছুই না করি আমরা সবসময় আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো দেখি সব কাজ করি তাহলে সহজ হয়ে যাবে ईमान की बात सुनने बैठे हैं फोटो खींच रहे हैं। তো বলতেছেন যে ইমানের কথা শুনতেছি এদিকে আবার ফটো তুলতেছি এটা তো কত কঠিন জিনিস फोटो खींचने वाले को कयामत अल्लाह ने कहेंगे इसमें जान डाल कहाँ कहाँ से डालोगे जान যে ফটো উঠাবে কেয়ামতের দিন তাকে বলা হবে এই ফটোর মধ্যে তুমি تمہیں দাও রু দাও তো সে কি পারবে তার কি সাধ্য আছে এটা ہیں کیا میرے بھائی میں رزیز ہو یہ دعوت و تبلیغ کی جو محنت ہے یہ دعوت و تبلیغ کی محنت کا مقصد یہی ہے میرے بھائیوں کہ ہم اپنی زندگی کا مقصد سمجھیں ہم کون ہیں اور ہماری کیا ذمہ داری ہے তো বলতেছেন যে ভাই দাওয়াত ও তবলিগের মেহনতের উদ্দেশ্য এটা যে আমরা আমাদের জিন্দিগির উদ্দেশ্য বুঝি আমরা আমাকে চি- আমাদেরকে চিনি আমি কে এবং কেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমার জিম্মাদারি কি আমার দায়িত্ব কি আমার জিন্দিগির মাকসাদ কি দাওয়াত ও তবলিগের মেহনতের দ্বারা এটাই বোঝানো হইতেছে यूं तो पूरी दुनिया में पौने सात सौ करोड़ इंसान है তো বলতেছেন যে আজকে পুরো দুনিয়ার মধ্যে পনেরো ہم صرف انسان نہیں ہیں ہم اللہ کے بندے ہیں ایمان والے ہیں اور حضور پاک علی صاحب صاحب کے امتی ہیں اس اعتبار سے ہماری کیا ذمہ داری ہے تو بولتے سنجے بھائی امرت امنی مانوش نہ امرت اللہ فاطر بندہ اب حضور صلی اللہ علیہ آئی یہ وسلم امت حضور صلی اللہ علیہ آئی یہ وسلم امت ہی سب امر ذمہ داری کی امر کام کی হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার উপরে কত বড় দায়িত্ব আসছে এটা বোঝা पहले गली बात आपने छोड़ दी पूरी दुनिया में पौने सात सौ करोड़ इंसान एक हो पहले सही हाँ पौन पौन पौने सात सौ करोड़ इंसानों में अल्लाह ने मुझे और आपको ईमान दिया है हमें और आपको अल्लाह ने मुसलमान बनाया है तो अब ये सोचना होगा कि मुसलमान होने के एतबार से मेरी क्या जिम्मेदारी है তো বলতেছেন যে ভাই পনেরো সাতশো কোটির মধ্যে আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে ইমানের মতো দৌলত দিচ্ছেন মুসলমান বানাইছেন এত বড় নিয়ামত দিচ্ছেন এই নিয়ামত হিসাবে আমার জিন্দগির মাকসাদ কি কাম কি আল্লাহ যে আমাকে ইমান দিচ্ছেন ইমান হিসাবে আমার দায়িত্ব কি এটাও আমাদের বোঝার বিষয় खाना पीना بچے بچے بڑھ کے کرنا یہ تو انسانوں کا کام ہے سب انسان کرتے ہیں ہم مسلمان ہیں ہم حضور پاک علیہ السلام السلام کے امتی ہیں اس اعتبار سے ہم پر اللہ نے کیا ذمہ داری رکھی ہے تو سنجے بھائی کھانا پینا گمان اتیادی ایک بھی سب منش ہی کرے ایک بھی سب ہی کرے کہ ہمیں مسلمان ہی سبھی ابا جامع کے مسلمان بنائی ایمان دولت دیسن এই হিসাবে আমার ذمہ داری کی ہمار بندہ ہی সাল্লাহ আলী حضر صلی اللہ আমার কি وسلم امت ہی বুঝার বিষয় ہمارے کی دائت یہ تو وہ ہمارے گزر و عزت کی قرآن اور میں جتنے وادے ہیں وہ مسلمانوں کے ساتھ ہیں والوں کے ساتھ ہے جو اپنے اپنے ایمان کو بناتے ہوئے اور اللہ نے مسلمان کو جو جو زندگی گزارنے کا حکم دیا ہے اس کے مطابق زندگی گزاریں گے اللہ ان کے ساتھ اپنے وعدے پورے کرے گا اللہ کا وعدہ ہے کہ اللہ تمہیں کو بلند و بالا کرے گا تمہیں عزت دے گا دنیا میں تمہیں چمکائے گا اللہ اللہ تمہاری دنیا میں تمہاری بات کو چلائے گا اور اللہ تمہیں تمہارے خوف کو امن سے اللہ بدلے گا لیکن یہ تمام وعدے کس بات پر ہیں کی تمام باتیں ہماری ذمہ داری پورا کرنے پر ہیں تو بہت سنگھ جی بھائی دنیا پہ اللہ جل شاہ قرآن پاکر مدھے ایبن حضور صلی اللہ علیہ وسلم حدیث مبارکر مدھے جو تو وعدہ کرسن جو تو وعدہ شنانا ہوئی سے ای شموز تو وعدہ ایمان والا در شاتے مسلمان در شاتے تو بودھ سنگھ جی بھائی যখন মুসলমান তার ইমানের হালাতে ইমানের অবস্থা ইমানকে ইমানের বুনিয়াদে মুসলমান আল্লাহ পাকের হুকুমগুলিকে পুরা করবে জোর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের তরিকাগুলিকে পুরা করবে জোর সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকার রেহায়তে সমস্ত কাজ করবে আল্লাহ আজাল্লা শাহরুখুর সমস্ত ওয়াদা এবং হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাতানো সমস্ত ওয়াদা মুসলমানদের সাথে আল্লাহ পুরা করবেন কোরআনে পাকের মধ্যে এটাও আছে যে ইমানের উপরে আল্লাহ তোমাদেরকে জয়ী করবেন ইমানের উপরে আল্লাহ তোমাদেরকে মাথা উঁচা করবেন ইমানের উপরে আল্লাহ জাল্লা শানুহ তোমাদেরকে ইজ্জত দিবেন ইমানের উপরে আল্লাহ জাল্লা শানুহ তোমাদের কথাকে চালাবে आप एक मिसाल के तौर पर समझ लीजिए कि हमारे इस मुल्क में रहने वालों की तादाद कितनी है दस करोड़ बीस करोड़ उसमें से हुकूमत के कुछ लोग हैं جن کو حکومت نے اپنے کام کے لیے منتخب کیا ہے اور اس ذمہ داری کو دینے کے بعد اس ذمہ داری کے پورا کرنے پر حکومت کے وعدے ہیں حکومت کے جو افراد ہیں کام کرنے والے ہیں ان کو حکومت نے کام کے لیے مخصوص کیا ہے منتخب کیا ہے اور اس کام کے اس ذمہ داری کے پورا کرنے پر ان کے اوپر کچھ وعدے ہیں جب وہ اپنی ذمہ داری پوری کرتے ہیں حکومت اپنا وعدہ پورا کرتی ہے انہیں جو کچھ ضروریات کے وعدے ہیں ایسے میں دوستوں پونے سات سو کروڑ انسانوں میں अल्लाह ने इस मुसलमान को मुंतहब किया है अपने लिए और इस पर एक जिम्मेदारी डाली है जब ये जिम्मेदारी पूरी करेगा अल्लाह अपने तमाम वादे पूरे करेगा তো বলতেছেন যে ভাই একটা মেসাল হিসাবে বোঝার জন্য যে আপনাদের এই বাংলাদেশে পনেরো বিশ কোটি মুসলমান এই মুসলমান মুসল- মানুষ এই মানুষের মধ্যে সরকার কিছু মানুষকে ছাড়া- কিছু মানুষকে ঠিক করছে এবং তাদেরকে সরকার নিছে তাদের জন্য নিছে বলতেছেন যে সরকার তাদের সাথে কিছু ওয়াদাও করছে হুকুমত তাদের সাথে কিছু ওয়াদা করছে যে তোমাদের দায়িত্ব এটা তোমাদেরকে যখন তোমরা তোমাদের দায়িত্ব পুরা করবে তখন তোমাদেরকে এই দেওয়া হবে এই দেওয়া হবে এই দেওয়া হবে তাদের সাথে ওয়াদা করছে তিনি বলতেছেন যে ভাই তদ্রুপেই পুরা পৃথিবীর মধ্যে প্রায় সাতশত কোটি মানুষ এই মানুষের মধ্যে আল্লাহ শাহরুহ মুসলমানদেরকে বাছাই করছেন এবং মুসলমানদেরকে কিছু দায়িত্ব দিচ্ছেন মুসলমানদেরকে কিছু কাম দিচ্ছেন যখন এবং তাদের সাথে ওয়াদাও করছেন যে তুমি এই কাজ পুরা করবে এই কাজ পুরা করবে তো তোমার সাথে আমি এই ওয়াদা পুরা করব তো বলতেছেন যে ভাই যখন এই মুসলমান তার দায়িত্বকে পুরা করবে আল্লাহর হুকুমকে নবীর নবীর তরিকা মতো জিন্দিগি পুরা করবে এই দায়িত্বকে পুরা করবে তো আল্লাহ শাহু তার ওয়াদা মুসলমানদের সাথে পুরা করবেনি ভাই হুকুমত কা ক্যারেক্টার گورنر نے کو کلیکٹر بنایا ہے اس کی ذمہ داری ہے کہ علاقے کی جی۔ اس ذمہ داری کو جب وہ پورا کرتا ہے تو حکومت کو گاڑی بھی دیتی ہے آفس بھی دیتی ہے پیون بھی دیتی ہے تنخواہ بھی دیتی ہے اور اس کی ضروریات کا انتظام کرتی ہے کیوں کہ اس کو حکومت نے اپنے کام کے لیے چن لیا ہے محسوس کیا ہے اور اس ذمہ داری کو پوری کر رہا ہے یہ تمام ضروریات اس کی پوری ہو رہی ہیں اگر یہ اپنی ذمہ داری کو پوری نہ کرے تو تو پھر حکومت اس کو جیل میں ڈالے گی کیونکہ ذمہ داری اس سے پوری نہیں کر رہا وہ اس اسے ذمہ داری دی حکومت نے اور ذمہ دار بنایا ہے اب وہ ذمہ داری پوری کرتا ہے اس کے ساتھ تمام وعدے پورے ہو رہے ہیں اور ذمہ داری کے پورے نہ کرنے پر کیونکہ ملک میں نقصان ہو رہا ہے اس کو محزت سزا دی جاتی ہے ایسے مسلمان کو اللہ نے اس پوری دنیا میں اس مسلمان کو اللہ نے اپنے نبی والے کام کے لیے منتخب کیا ہے یہ مسلمان اللہ کا بندہ ہے لہذا اس کے ذمے ہے کہ اللہ کی بندگی کرے اور یہ مسلمان حضور اکرم وسلم کا امتی ہے لہذا اس کی ذمہ داری ہے کہ پوری انسانیت کے لیے یہ اللہ کی اللہ کے بندوں کی فکر کرے کہ یہ تمام انسان اللہ کے بندے بن کر زندگی کیسے گزارے یہ دو ذمہ داریاں ہر مسلمان پر ہیں چاہے وہ بادشاہ ہو چاہے وہ وزیر ہو چاہے وہ مالدار ہو چاہے فیکٹری کا مالک ہو چاہے مزدور ہو چاہے بس کھانا کھاتا ہو لیکن ہے وہ मुसलमान जिसके जिम्मे ये दो जिम्मेदारियां हैं इन दो जिम्मेदारियों को पूरा करने पर अल्लाह उसकी दुनिया और आखिर दोनों बनाएंगे তো বলতেছেন যে ভাই হুকুমত যেরকম কোনো ব্যক্তিকে বাছাই করে এবং তাকে কোনো বড় জিম্মাদারি দেয় যেমন একজনকে কালেক্টর বানাইছে ডিসি বানাইছে তাকে একটা এলাকার জিম্মাদারি দিছে দায়িত্ব দিছে কাম দিছে কাম পুরা করার উপরে সরকারি পক্ষ থেকে তার সবকিছুকে দেখা হয় তার সুবিধাগুলিকে দেখা হয় এবং তার জরুরত দুই পুরা করার জন্য সব লাইনে সরকার চেষ্টা করে তার জন্য গাড়ির ব্যবস্থা করে বাড়ির ব্যবস্থা করে অন্যান্য সমস্ত সুবিধার ব্যবস্থা করে এই জন্য যে সরকার তাকে বাছাই করছে তাকে কাম দিছে এবং সে সঠিকভাবে কামটা পুরা করতেছে তার দায়িত্বটা পুরা করতেছে এজন্য সরকার তার সব কিছু সুবিধার দিক খেয়াল করে তার সব সুবিধার ব্যবস্থা করে বলতেছেন যে যদি নাকি সে তার দায়িত্ব পুরা না করে এটার দ্বারা হুকুমতের ক্ষতি হবে বিশৃঙ্খলা দেখা দিবে তখন তাকে শুধু তার সুবিধা দেখবে না বরং তাকে জেলখানা পাঠাবে যেহেতু দায়িত্ব না করার কারণে ক্ষতি হইতেছে ঠিক তদ্রুপেই মুসলমানদেরকে আল্লাহ শাহু এত মানুষের ভিতরে মুসলমানদেরকে বাছাই করছেন এবং মুসলমানদেরকে বহুত বড় দায়িত্ব দিচ্ছেন এই মুসলমান সে আল্লাহ পাকের বন্দা এবং শেষ নবীর উম্মত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত আল্লাহর বন্দা হিসাবে তার জিন্দিগি বন্দিগের সাথে কাটবে আল্লাহর হুকুম মতো কাটবে হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত হিসাবে বহুত বড় দায়িত্ব পুরা মানব জাতির জন্য সে ফিকির করবে পুরা মানব জাতিকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করা যায় আল্লাহর হুকুমের উপর উঠানো যায় তার জিন্দগি পরিবর্তন করা যায় এবং তাকে আল্লাহ পাকের হুকুমের মধ্যে আনা যায় বলতেছেন যে এক একজন মুসলমানদের জিম্মা এটা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত হিসাবে এক একজন মুসলমানকে আল্লাহ বাছাই করছেন এত বড় জিম্মাদারি দিচ্ছেন যে পুরা মানব জাতির জন্য সে চিন্তা করবে ফিকির করবে মেহনত করবে তার সকাল সন্ধ্যা এর উপরে কাটবে বলতেছেন যে যখন এই জিম্মাদারি সে পুরা করবে আল্লাহর বন্দা হিসাবে বন্দেগী হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নুমাইন্দিগি পুরা করবে জিম্মাদারি পুরা করবে তো আল্লাহ হাজাল্লা শানহু তার দুনিয়া বানাই দেবেন তার আখেরাত বানাই দেবেন যত সুবিধার ওয়াদা করছেন যত আজর সবাবের ওয়াদা করছেন সমস্ত আজর সবাব ওয়াদা আল্লাহ পুরা করবেন मेरे मेरे अजीत में दोस्तों बुजुर्ग भाइयों असल बुनियादी चीज समझने की जरूरत है हम अल्लाह के बंदे पहले हैं پھر ہم کاروباری ہیں ہم اللہ کے بندے پہلے ہیں پھر ہم فیکٹری والے ہیں اللہ کے بندے ہم پہلے ہیں پھر ہم حکومت والے ہیں اللہ کے بندے ہم پہلے ہیں پھر ہم میرے دوست کارخانے والے ہیں پہلے ہم اللہ کے بندے ہیں پھر ہم سب ہیں اور جب اللہ کے بندے ہیں تو ہمیں اللہ کا بندہ بن کر کام میں جانا ہے کاروبار میں تجارت میں دکان میں اپنی کھیتی باڑی میں اپنی اپنی دوستوں جس شعبے میں ہم ہیں اس شعبے میں ہم اللہ کے بندے بن کر جائیں اللہ کے بندے بندے بن کر جانے کا کیا مطلب ہے کہ اس شعبے میں ہم اللہ کے حکموں کے پابند بن کر نبی کے طریقے کے پابند بن کر اگر ہم جائیں گے تو اللہ تعالیٰ پھر اپنی تمام غیبی قدرت اور طاقت کو ہمارے ساتھ کر کے اللہ ہمیں کامیاب کرے گا تو بھائی بزرگ خوب بھاگو کری بزرگ جی، وتھم اللہ بندہ تر پر ہمیں درخت ہمارا سروپرتھم اللہ پاکر بندہ তারপরে আমি কারখানা আমি সর্বপ্রথম আল্লাহ পাকের বন্দা তারপরে আমি হুকুমত ওয়ালা আমি সর্বপ্রথম আল্লাহর বন্দা তারপরে আমি খেত খামার ওয়ালা আমি সর্বপ্রথম কি আল্লাহর বন্দা তারপরে আমি ঘর বাড়িওয়ালা আমি বুঝতে হবে এটা যে আমি আগে কে বলতেছেন যে আল্লাহর বন্দার অর্থ কি আল্লাহর বন্দা হওয়ার অর্থ এটাই যে আমি এই সমস্ত ক্ষেত্রগুলির মধ্যে যাব কিন্তু মন মতো চালাবো না এই সমস্ত ক্ষেত্রগুলির মধ্যে যাই আমি ক্ষেত খামারে যাই আমি দোকানপাটে যাই আমি ব্যবসা বাণিজ্যে যাই আমি মিল ফ্যাক্টরিতে যাই আমি হুকুমতে যাই যেখানে যাই আমি আমার মন মতো এইগুলিতে চালাবো না আমি দেখব এই এই ক্ষেত্রের মধ্যে আল্লাহ পাকের হুকুম কি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকা কি বন্দা হওয়ার অর্থ হয়েছে আমি আল্লাহ পাকের হুকুমের পাবন্দ হয়ে আল্লাহ পাকের হুকুমের অনুগত হয়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের তরিকার পাবন্দ হয়ে অনুগত হয়ে এই সমস্ত ক্ষেত্রের মধ্যে যাব এই সমস্ত ক্ষেত্রে কামগুলি পুরা করব আল্লাহ শাহরুখুর গায়েবী শক্তি আমার সাথে থাকবে আল্লাহ পাকের গায়েবী ওয়াদা আমার সাথে থাকবে এবং আল্লাহ হাজাল্লা শাহরুখুর সর্বক্ষেত্রে নুসরত এবং গাইবী ওয়াদা গাইবী শক্তি এই আল্লাহর বন্দার সাথে যে সর্বক্ষেত্রের মধ্যে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার পাবন হয়ে কাম করবে আল্লাহ পাকের মদত সাহায্য কুদরত তার পক্ষে থাকবে হর মুসলমান হর মুসলমান جہاں بھی ہے جس شعبے میں ہے اس شعبے میں اللہ کا بندہ ہے اور اللہ کے پیارے نبی کا نمائندہ ہے آپ کی نمائندگی کرے گا یہ یعنی ہمارا ہر مسلمان بھائی اپنے شعبے میں حضور اکرم صلی اللہ علیہ وسلم کے طریقے پر اپنا اس شعبے میں چل کر دنیا کے انسانوں کے سامنے یہ بات بتائے گا کہ میرے نبی کا طریقہ مزدوری میں یہ ہے میرے نبی کا طریقہ تجارت میں یہ ہے میرے نبی کا طریقہ حکومت میں یہ ہے یہ تمام طریقے حضور کے بے دوست و ظاہر زندگی اس کی نمائندگی کرنا یہ مسلمان کا کام ہے چاہے وہ بنگلہ دیش میں رہے چاہے وہ ہندوستان میں رہے چاہے پاکستان میں رہے چاہے عربستان میں رہے چاہے ترکستان میں رہے چاہے یورپ میں رہے چاہے امریکہ آسٹریلیا میں رہے کہیں بھی یہ رہے گا وہ اللہ کا بندہ ہے اور نبی کا نمائندہ بن کر زندگی گزارے گا تو اللہ اسے وہاں عزت دے گا اس کی حفاظت کرے گا اور اس کی زندگی بنائے گا اور اگر یہ مکہ مدینہ میں رہ کر بھی نبی کے طریقوں کو چھوڑے گا اور हुजूर की लाई जिंदगी को छोड़ेगा तो वहां भी अल्लाह उसके वो मुसीबतों के दरवाजे खोलेगा তো বলতেছেন যে ভাই মুসলমান আল্লাহ পাকের বন্দা এবং হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নুমায়েন্দা হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতিনিধি তো মুসলমান যেই কোনো ক্ষেত্রে যাবে যেই কোনো জায়গায় যাবে সে মন মতো করবে না ব্যবসায় যাবে আল্লাহর বন্দা হিসাবে যাবে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুমাইন্দা হিসেবে যাবে চাকরিতে যাবে খেত যাবে ঘর সংসারে যাবে যেখানে যাবে সে তার সে আজাদ না সে স্বাধীন না সেটা আল্লাহ পাকের বন্দা বন্দীগীর সাথে চলবে এবং হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নুমায়েন্দা হুজুর সাল্লাহ আলিহি ওসাল্লামের নুমায়েন্দা অর্থ হয়েছে হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জিন্দিগি ওই ক্ষেত্রের মধ্যে সে চলে সেটা মানব জাতিকে দেখাবে এই ক্ষেত্রে আল্লাহ পাকের নবীর তরিকা এটা ব্যবসার মধ্যে আল্লাহর নবীর তরিকা এটা চাকরির মধ্যে আল্লাহর নবীর তরিকা এটা ক্ষেত খামারের মধ্যে আল্লাহর নবীর তরিকা এটা ঘর সংসারের মধ্যে আল্লাহ পাকের নবীর তরিকা এটা সে নবীর তরিকা জিন্দিগির মধ্যে দিয়ে জিন্দিগির মধ্যে নবীর তরিকা দেখায় পুরা মানব জাতিকে দাওয়াত দিবে পুরা মানব জাতিকে শিখাবে যে আমাদের নবী আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকা এটা তো বলতেছেন যে ভাই যেই ক্ষেত্রে মুসলমান যাবে সেই ক্ষেত্রে সে নবীর নুমায়ন্দা হিসাবে যাবে নবীর দাওয়াত নিয়ে যাবে অর্থাৎ তার জিন্দিগি দিয়ে নবীর নবীর জিন্দিগি দিয়ে পুরা মানব জাতিকে দাওয়াত দিবে তো বলতেছেন যে ভাই যখন আমরা আমাদের জিন্দিগিকে এইভাবে চালাবো আল্লাহ শাহরুফুর মদত আর সাহায্য মুসলমানদের সাথে থাকবে আল্লাহ পাকের নুসরত মুসলমানদের সাথে থাকবে আল্লাহ পাকের সাহায্য মুসলমানদের সাথে থাকবে চাই সে যেখানেই হোক না কেন বাংলাদেশে হোক তার সাথে আল্লাহ পাকের মদত আছে ইন্ডিয়াতে হোক আল্লাহর মদত আছে পাকিস্তানে হোক আল্লাহর মদত আছে আরব দেশে হোক আল্লাহর মদত আছে তুর্কিস্তানে হোক আল্লাহর মদত আছে পৃথিবীর যেই কোনো প্রান্তেই হয় না কেন সে যেহেতু নবীর নুমায়েন্দা জিন্দিগি দিয়ে নবীর জিন্দিগি দেখাবে আল্লাহ পাকের মদত আর সাহায্য তার সাথে আছে বলতেছেন যে যদি নাকি এর বিপরীত সে আরব দেশেই আছে কিন্তু নবীর জিন্দিগি তার সাথে নাই নবীর জিন্দিগি মতো জীবনযাপন করে না তো এমন পবিত্র দেশে থাকা সত্ত্বেও নবীর জিন্দিগি মতো জীবনযাপন না করার কারণে এই কারণে তার মুসিবতের দরওয়াজা খুলে যাবে बात समझ में आ रही है কথা বুঝে আসতেছে না ভাই अल्लाह समझा दे বলতেছেন যে আল্লাহ বুঝিয়ে দেন আমাদের সবাইকে यही फर्क हम में और साहबा में تو وہ صحابہ دنیا میں اسی دین کو لے کر چلے اور اسی دین کی ذمہ داری کو پورا کر کے زندگی گزارتے گئے حالانکہ وہ تھوڑے تھے ان کے پاس ہماری کی دنیا نہیں تھی ان کے پاس ہمارے جیسے طاقت قوت نہیں تھی لیکن اللہ کی دی ہوئی ذمہ داری کو پورا کرتے ہوئے دنیا میں چلے اللہ کا پورا غیبی نظام ان کے ساتھ تھا اللہ نے انہیں دنیا میں عزت دی उनकी बात को चलाया और दुनिया की कौमों को इनके जरिए हिदायत मिली তো বলতেছেন যে ভাই এটাই আমাদের মধ্যে এবং সাহাবাদের মধ্যে ফরক সাহাবাদের মধ্যে ব্যবধান বলতেছেন যে সাহাবাই কারাম রবি আল্লাহ আহমাজমাইন সংখ্যায় অনেক বেশি ছিলেন না এবং আমাদের মতো এত ধন সম্পদও ছিল না এবং আমাদের মতো এত বেশি সংখ্যাও ছিল না কিন্তু সাহাবাহাম রবিআল্লাহ আনহুম পুরো দুনিয়ার মধ্যে চলছেন কি নিয়ে চলছেন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নুমাইন্দা হয়ে চলছেন হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করা হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের তরিকার জিন্দিগি এবং এর সাথে সাথে এই জিন্দিগিকে পুরা দুনিয়ার মধ্যে বাস্তবায়নের জন্য মেহনত পুরা করা বলতেছেন যে ভাই এই জজবার সাথে এই ফিকিরের সাথে এই মেহনতের সাথে চলছেন তো আল্লাহ জাল্লা শাহনুর রাইবে মদদ এই সাহাবাদের অল্প সংখ্যকের হওয়া সত্ত্বেও ওনাদের সাথে আল্লাহ ভাকের রাইবে মদদ আর সাহায্য ছিল বলতেছেন যে আল্লাহ সর্ব অবস্থায় ওনাদেরকে সাহায্য করছেন সর্ব অবস্থায় ওনাদের মাথাকে উঁচা করছেন এবং আল্লাহ জাল্লা শাহনুহ সর্ব অবস্থায় ওনাদের কথাকে চালাইছেন এবং সাহাবাদের মেহনতের দ্বারা আল্লাহ কৌমকে কৌম قوم ہدایت ہدای حضرات صحابہ دنیا کی قوموں کو کیا کہتے تھے دنیا کے قوموں سے ایک بات کہتے تھے کون ہو ہمارے جیسے ہو جاؤ تم بھی دنیا اور آخر سے کامیاب ہو جاؤ گے বলতেছেন যে সাহাবাই কেরাম রবিআল্লাহ আহম আজমাইন পুরো দুনিয়াবাসীকে কি বলতেন অনেক লম্বা কথা বলার দরকার ছিল না এতটুকুই যথেষ্ট ছিল কোন মেসরানা তোমরা আমাদের মতো হয়ে যাও আমাদের জিন্দিগির মতো তোমাদের জিন্দিগি বানাই নাও তো তোমরা দুনিয়াতেও কামিয়াব হবে দুনিয়াতেও আল্লাহ পাকের সাহায্য তোমাদের সাথে থাকবে এবং আখেরাতেও আল্লাহ আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবে ওই ইমান ওয়ালে বনকে গে اور وہ اللہ کے بندے بن کر دنیا میں گئے اپنی زندگی میں اللہ کے احکام لے کر ایمانداری لے کر تقبہ لے کر تبکل لے کر خدا کی مخلوق کی ہمدردی لے کر اور خدا کی مخلوق کے ساتھ اخلاقی زندگی لے کر یہ دنیا میں چلے اور پھرے اور دنیا کے انسانوں کو اسلام کیا ہے اور اسلام انسانوں سے کیا چاہتا ہے اور اسلام کے آنے پر دنیا میں کیا ہوگا یہ انہوں نے دنیا کے انسانوں کے سامنے عملی طور پر دکھا کے دکھایا اور پھر یہ کہا اس طرح تم بھی ہمارے لیے ہو جاؤ تم بھی سلامتی تو کے بھائی مسلمان دنیا مدد صاحب کرام کے دنیا پھر فرسین کینیا پھر سے سنجے صاحبۂ کرام رضی اللہ عنہ مجمعین দুনিয়ার মধ্যে ফিরছেন ইমানি তাকত নিয়ে ফিরছেন ইসলামী তাকত নিয়ে ফিরছেন ইসলামী শক্তি নিয়ে ফিরছেন ইসলামী জিন্দিগি নিয়ে ফিরছেন আল্লাহর বন্দা হয়ে ফিরছেন আমরা ইমানওয়ালা আমরা আল্লাহর বন্দা আমাদের জিন্দিগি বন্দিগিওয়ালা জিন্দিগি আমাদের জিন্দিগি মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লামের তরিকাওয়ালা জিন্দিগি আমাদের সাহাবাদের জিন্দিগি তাকুয়াওয়ালা জিন্দিগি তাকুয়া নিয়ে ফিরছেন তাওয়াকুয়ের সিফত নিয়ে ফিরছেন সব পড়া শুকরের ফিকির নিয়ার সিফত নিয়ে ফিরছেন বলতেছেন যে ইমানের তকত নিয়ে ফিরছেন এবং পুরা মানব জাতিকে ওনাদের ইমান দেখাইছেন ওনাদের তকওয়া দেখাইছেন ওনাদের পরহেজগারি দেখাইছেন ওনাদের আখবাবকে দেখাইছেন আখবাবি জিন্দগি উন্মতের সামনে পেশ করছেন বলতেছেন যে ওনাদের সবর শুকর ইত্যাদির সিফাতকে পুরা দুনিয়ার সামনে পেশ করছেন দেখো মুসলমানদের জিন্দগি এমন মুসলমানদের জিন্দগির মধ্যে এই সিফাত দিনী এমন দিনী মধ্যে এই সিফাত এই এই স্বভাব এই চরিত্র এই হামদর্দি পুরো দুনিয়ার হামদর্দির সাথে পুরো দুনিয়ার হিত কামনা দিবের মধ্যে নিয়ে মুসলমান ফিরছেন এবং এই কথাটা বলতে পারছেন যে দেখো তোমরা আমাদের মতো হয়ে যাও بہت سنجے صحابہ اکرام رضی اللہ ایمانی زندگی اللہ بندگیر زندگی محمد صلی اللہ علیہ نمائندگل زندگی اب آخر کی زندگی এই অল্প মেহনত অল্প কথায় মানুষের মধ্যে পরিবর্তন سن কমকে قوم ہدایت পাইছে ہمارے حضرت رحمت کرتے تھے अल्लाह का दीन दुनिया में जिंदा होना आसान है আমাদের হজরত রহমতুল্লাহ আলী এই কথাটা বলতেন যে আল্লাহর দিন পুরো দুনিয়ার মধ্যে জিন্দা হওয়া কঠিন না বড় সহজ एक साथी ने पूछा हजरत ये कैसे এক- কেউ জিজ্ঞাসা করছেন একজন সাথী জিজ্ঞাসা করলেন এটা কিভাবে পুরো দুনিয়ার মধ্যে দিন জিন্দা হওয়া এত সহজ কিভাবে حضرت نے فرمایا یہ مسلمان اس دین کو اپنی زندگی میں عملی طور پر لے کر دنیا میں چلنا پھرنا شروع کرے دین دنیا میں زندہ ہو جائے گا تو بہت سنجے جبھی یہ مسلمان مجر زندگی کی اسلامی زندگی بنائے عمومی زندگی لیے پورا دنیا مدد چلا پھرا شروع کرے پورا دنیا مدد سفر اور محنت شروع کرے تو اللہ پورا دنیا مدد دین کے زندہ کرے دے حضرات صحابہ بہت تھوڑے تھے حضور کی وفات کے موقع پہ صحابہ کی تعداد کتنی تھی ایک لاکھ تیس ہزار تینتیس لاکھ چوبیس ہزار جو بھی ہو بہت کم تھے اور پوری دنیا کفرشید سے بھری ہوئی تھی اور حکومتیں دوسروں کے ہاتھوں میں تھی اس زمانے کی تو بڑی بڑی حکومتیں روم اور فارغ کی ان کی حکومت دنیا میں چل رہی تھی اور صاحب آپ کی زندگی کو لے کر اور اس فکر کو لے کر نبی کی نمائندگی اور نبی کی ذمہ داری کو لے کر دنیا میں چلنے اور پھرنے اور محنت کرنے میں اپنے آپ کو لگایا اللہ نے چھوڑوں کے ذریعے دنیا میں دین کو زندہ فرما کر ان چھوڑوں کو کو خدا نے دنیا میں چمکایا اور عزت دے دی اور وہی کا اللہ کا اللہ کی غریب مدد کے ساتھ تھی صحابہ چلے ان کے پاس سامنے دریا آیا دریا آیا اس پار جانے کے لیے کوئی چیز نہیں ہے صحابہ نے اللہ سے اللہ ہمارے پاس کچھ نہیں ہے ہمیں اس طرف جانا ہے تو ہماری مدد فرما دعا کر کے مدد فرما اپنے مدد کی دعا کی اور جو امیر جو امیر جماعت ہے انہوں نے اپنے گھوڑے کو اس دین میں ڈال دیا اور ڈال دیا اور چلتے رہے ایرانی سامنے دیکھ رہے ہیں یہ تو گھوڑوں پر آ رہے ہیں اور اور, اور اتنی کی بڑی خبر دریا میں یہ لوگ ڈوب بھی نہیں رہے اور آ رہے ہیں تو انہوں نے کہا یہ کسان نہیں ہے یہ کوئی دیو ہے دیو بھاگنا شروع کر دیا میرے بھائیوں اللہ نے جب انہیں مدد کی ضرورت پڑی تو اللہ نے دریا کو مستقل کر دیا جب انہیں ضرورت پڑی تو افریقہ کے جانوروں کو اللہ نے ان کے لیے مستقل کر دیا جب انہیں ضرورت پڑی اس زمانے میں نہیں تھا اس زمانے میں تمام ترقیاتی نہیں تھی لیکن مدینہ منورہ میں ممبر رسو پر بیٹھ کر اپنی جماعت کو میرے دوستوں جو وہاں سے کئی سو میل دور ہے یہاں سے کہہ رہے ہیں یا سار یا جبل یا سار یا جبل اللہ نے وہ آواز وہاں پہنچائی اور وہاں پہنچ کر ان کی کبڑی فرمائی تو اللہ تعالیٰ شاہ نے جب مسلمان اپنی زندگی کے مقصد پر تھا تو اللہ نے کائنات کے پورے نظام کو کیا تھا تو بہت بھائی صاحب সংখ্যায় অনেক বেশি ছিলেন না এবং ওনাদের এমন কোনো শক্তিও ছিল না ওই সময় হুজুর যখন দুনিয়া থেকে তশিফ নিয়ে গেছেন সাহাবাহিক রাম রবি আল্লাহ আনহুমাজমাইনের সংখ্যা কেহ বলে এক লাখ চব্বিশ হাজার বা এরকম কমবেশ এটা তো অনেক বেশি সংখ্যা না অথচ ওই সময় পুরো দুনিয়ার মধ্যে কাপেরদের বিধর্মীদের রাজত্ব ছিল এবং বড় বড় শক্তি রোম আর পারস্যের শক্তি ওই সময় মাথা ছাড়া দিয়েছিল মুসলমান সংখ্যায় কম মুসলমান অর্থ হিসাবে মুসলমানদের হাতে কিছু নাই কিন্তু ইমান ছিল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জিন্দগি ছিল দিন ছিল মুসলমানদের জিন্দগিতে সাহাবাহিক আমরা দিন নিয়ে খাড়া হয়েছেন মোহাম্মদ নিয়ে খাড়া হয়েছেন জিম্মাদারি বুঝছেন জিম্মাদারি পুরা করছেন বুঝতেছেন যে এত অল্প সংখ্যক সাহাবা হওয়া সত্ত্বেও যখন জিম্মাদারির উপরে জমছেন এবং জিম্মাদারি নিয়ে খাড়া হয়েছেন জিম্মাদারি শতভাগ পুরা করছেন আল্লাহ ওনাদেরকে ইজ্জত দিছেন ওনাদেরকে সফলতা দিছেন এবং ওনাদেরকে জয় করছেন দুনিয়ার বড় বড় বড় শক্তি তারা পরাজিত হয়েছে তারা একবারে নিস্ত নাবুদ হয়ে গেছে তারা একবারে ধ্বংসাত হয়ে গেছে তাদের কোনো অস্তিত্ব আর রয়ে নাই মেরে মোহতারাম সংখ্যা অল্প ছিল কিন্তু জিন্দিগির মাকসাদের উপরে ছিল জিন্দিগির মাকসাদ নিয়ে খাড়া হয়েছেন তো আল্লাহ জাম্বা শাহরুহর গায়েবী মদদ গায়েবী সাহায্য ওনাদের সাথে কদমে কদমে ওনাদের সাহায্য করছেন যখন যে সাহায্যের জরুরত হয়েছে আল্লাহ সাহায্য করছেন মুসলমান সাগর পার হবে সাগর পার হওয়ার সাহাবাহিক রাম সাগর পার হবেন সাগর পার হওয়ার কোনো ব্যবস্থা নাই সাহাবাহিক রাম রবি আল্লাহ আনহমাজমাইন ঘোড়া নিয়ে সাগরে রওনা করছেন জিম্মাদার ছিলেন দোয়া করছেন আয় আল্লাহ আমাদের সাহায্যের দরকার আমাদের সাগর পার হওয়ার দরকার অপর পারে কাফেরদের সাথে আমাদের যুদ্ধ করা দরকার আমাদের সাগর পার হওয়ার কোনো ব্যবস্থা নাই আপনি আমাদের সাহায্য করেন এই কথা বলে সাগরে ঝাঁপ দিচ্ছেন ঝাঁপ দেওয়ার সাথে সাথে ঘোড়া নিয়ে স্বাভাবিকভাবে রাস্তার মতো চলে সাগর পার হইতেছেন ওই পারে কাফের দেখতেছে তারা আশ্চর্যিত হইতেছে এবং তারা বলতেছে দেও আসতেছে দেও আসতেছে এদের সাথে যুদ্ধ করা সম্ভব হবে না বলতেছেন যে এইদিকে আফ্রিকার জঙ্গলে হিংস্র জানোয়ার বলতেছেন যে সাহাবাদের সাহায্য করছেন এরকম যত জায়গায় সাহাবাদের কঠিন কঠিন সময়ে সাহায্যের দরকার হয়েছে ওইভাবে আল্লাহ কুদরতের দ্বারা সাহায্য করছেন কেন করছেন সংখ্যা হিসাবে না শক্তি হিসাবে না সম্পদ হিসাবে না সাহাবা একরাম রবি আল্লাহ মাহিনের জিন্দিগির মধ্যে দিন ছিল আল্লাহর বান্দা হিসাবে বন্দিগি ছিল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে নুমায়ন্দিগি জিন্দগির মকসদ পুরা ছিল তো আল্লাহ শাহ কদমে কদমে ওনাদেরকে সাহায্য করছেন সমস্ত শক্তিকে পরাজিত করছেন এবং মুসলমান সাহাবাদেরকে উঁচা করছেন বলতেছেন যে ভাই আজকেও যদি আমরা আমাদের জিন্দগির মকসদ বুঝি আমরা মুসলমান হিসাবে আমাদের কাম কি আমাদের জিন্দগির মকসদ কি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত হিসাবে আমাদের জিন্দগির মকসদ কি নুমায়ন্দিগির জিম্মাদারি আমরা আমরা করি আমরা খাড়া হই বলতেছেন যে আল্লাহ হাজাল্লা শানহু আমাদের ওইভাবে সাহায্য করবেন কঠিন কঠিন সময়ে আমাদেরকে কুদরত দিয়ে সাহায্য করবেন আল্লাহ পাকের মদত আর সাহায্য কামের সাথে আল্লাহ পাকের মদত আর সাহায্য সিফাতের সাথে বলতেছেন যে ভাই যখন আমরা আমাদের জিম্মাদারি পুরা করব আমরা আমাদেরকে চিনব আমাদের কামকে বুঝবো এবং কাম নিয়ে খাড়া হব আল্লাহ কদমে কদমে গাইবে নুসরত করবেন আমাদের হজরত ওমর রাজি আল্লাহ আনু বলতে হজরত ওমর রাজি আল্লাহ আনু কোথায় মদিনাতে ওই সময় তো এত উন্নতি ছিল না এত জিনিসের আবিষ্কার ছিল না হজরত ওমর রাজি আল্লাহান মদিনাতে এবং উনি যে জমাত পাঠাইছেন শত শত মাইল দূরে সেখানে হজরত অমর রাজি আল্লাহানহু মেম্বরে দাঁড়াই ওই জমাতকে ওই জমাতকে এরিয়া করতেছেন বলতেছেন যে হে সারিয়া তুমি যা পাহাড়ের দিকে ধরো বলতেছেন যে ওই আওয়াজ মদিনা থেকে আল্লাহ কুদরতের দ্বারা সেখানে পৌঁছাই দিচ্ছেন ওখানে জিম্মাদার এই আওয়াজ শুনে যেইভাবে হজরত ওমর রবি আল্লাহ আনহু বলছেন ওইভাবে পুরা করছেন আল্লাহ সেখানে যুদ্ধের মধ্যে জয়দান করছেন এক মাস পরে আবার আসার পরে জিজ্ঞাসা করছেন হ্যাঁ আমরা ওই সময় সময় মতো ওই সময়ই এবং সময়ও একবারই নির্দিষ্ট সময় ওই সময় আমরা আওয়াজ শুনছি এবং আওয়াজ হিসাবে আমরা করছি তো আল্লাহ আমাদেরকে যুদ্ধের মধ্যে জয়দান করছে मेरे अजीज मेरे भाइयों साहबा दुनिया वाले इन दुनिया के इंसानों کے دشمن بن کے نہیں رہے وہ کسی کے دشمن نہیں تھے وہ سب کے ہمدرد تھے وہ سب کی ہمدردی میں ان کے پاس گئے ہیں انہیں ملک نہیں چاہیے تھا دنیا کا ملک زمینوں کے وہ میرے دوستوں اس کے لیے نہیں جاتے تھے وہ تو دنیا کے انسانوں کو اللہ کے غضب اور غصے سے نکال کر اللہ کی رحمت کے میں داخل کرنے کی فکر سے جاتے تھے جو جب بھی کسی جگہ پر گئے ہیں ان سے ایک ہی بات کہی ہے ہم تمہارے ملک کو مال کو لینے کے لیے نہیں آئے ہمیں تمہارا ملک کو مال نہیں چاہیے ہماری گرد جیسے ہم اپنی آخرت کو بنا رہے ہیں ہماری بن جائے کیونکہ دنیا کی زندگی وقتی ہے موت کے بعد انسان آخر میں ہوگا اور وہاں انسان کے لیے ہمیشہ کی جنت ہے ہمیشہ کی جہنم سے بچانے کے ہم تمہیں آئے ہیں لہٰذا تم ہماری بات کو مانو اگر تم ہماری بات کو مان لو گے اللہ کے بندے بن جاؤ گے ہم تو ہمارے اور ہماری ذمہ داری کے لیے آگے بڑھیں گے ہمیں تمہارا ملک بھی چاہیے اور ہمیں تمہاری حکومت بھی چاہیے تمہارا ملک تمہاری حکومت تمہیں مبارک تم اپنے اللہ کے بندے بن کر اور اللہ کے نبی کے حکومتی بن کر زندگی یہ گزارو اللہ تمہیں دنیا اور آخر تک کامیاب کر دے گا تو بہت سنجے بھائی مسلمان کے دنیا تھے صحابہ اکرام دنیا تھے সফর করছেন দুশ্মন কাহারও তাহাকেও দুশ্মন মনে করি সফর করেন নাই কাফের কাফেরকে দুশ্মন মনে করেন নাই ওনাদের উদ্দেশ্য ছিল এক একজনকে জাহান্নাম থেকে বাঁচানো এক একজনকে জান্নাতে বানানো প্রবত হোসেন যে ভাই দুশ্মনই ওনাদের দিকে ছিল না এবং তাহাকেও দুশ্মন মনে করেন নাই এবং তাহারও সম্পদ ছিনাইবার জন্য যান নাই তাহারও ব্যবসা বাণিজ্য ছিনাইবার জন্য যান নাই এবং তাহারও হুকুমত ছিনাই নিয়ে নিজে এটার উপরে উঠবেন তার জন্য যান নাই মুসলমানদের উদ্দেশ্যই ছিল মুসলমানদের দিলের মধ্যে সাহাবাদের দিলের মধ্যে সমস্ত মানুষের খায়ের খাই ছিল এবং সমস্ত মানুষের হিত কামনা ছিল এবং সমস্ত মানুষকে দিনের উপর আনার এক জজবা ছিল দিনের উপর আনার এক আগ্রহ ছিল এবং এর জন্যই ভাই মেহরবানি করে যারা হাঁটা হাঁটাচলা করতেছে ভাই ভাই মেহরবানি করে একটু বসে পড়ি আশেপাশের ভাইরা মহব্বতের সাথে বসাই দিই একটু পরেই তো আমাদেরকে জরুরতের জন্য যাওয়ার মানে সুযোগ দিবেন ইনশাআল্লাহ বেশি লম্বা সময় হবে না এই যে আমরা একটু হাঁটা চলা না করি আশেপাশের ভাইরা মহব্বতের সাথে একটু বসাই দিই ও ভাই মহব্বতের সাথে একটু বসাই বসাই দি ভাই মহব্বতের সাথে একটু বসাই দি ওনাদেরকে একটু বসাই দি ভাই একবারই সামনে দিয়ে হাঁটা চলা এটা বড় অসুন্দর দেখা যায় এই জন্য মহব্বতের সাথে ভাইদেরকে বসাই দি ইনশাল্লাহ জরুরতের সময় দেওয়া হবে তারপরে ইনশাল্লাহ নামাজ হবে জরুরতের সময় লম্বা সময় দেওয়া ও ভাই একটু বসাই দি একটু বসে দেয় বসে পড়ে ভাই মেহরবানি করে বসে ভাই মেহরবানি করে একটু বসে পড়ি মাসা একটু বসে পড়ি আশেপাশে ভাইরা মহব্বতের সাথে বসাই আশেপাশের ভাইরা মহব্বতের সাথে ভাইদেরকে একটু বসাই দিই তো বলতেছেন যে ভাই সাহাবা ইকরাম রদি আল্লাহ জজবা কেমন ছিল দিলের চাহাত কেমন ছিল দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না দুনিয়ার জন্য কোনো জান নাই দুনিয়ার কোনো বাদশাহী দুনিয়ার কোনো সম্পদ নেওয়ার জন্য সাহাবা ইকরাম কোনো দেশে যান নাই কাকে দুশ্মনও মনে করেন নাই ওনাদের ঘোষণাই এটা ছিল ছিল ইন্নামা হিমামুনাল আখেরা আমাদের উদ্দেশ্য একমাত্র আখেরাত আমরা তোমাদের নিকটে আমাদের আখেরাত বানানোর জন্য আসছি এবং তোমাদেরকেও আখেরাতের ফিকির দেওয়ার জন্য আসছি যে আমাদের সামনে আখেরাতের জিন্দিগি এই জিন্দিগির উপরে নির্ভর করবে আখেরাতের সুখ শান্তি এইভাবে আখেরাতকে সামনে নিয়ে এবং সমস্ত মানুষকে আখেরাতের ফিকিরের উপর উঠাইবার জন্য আখেরাতওয়ালা বানাইবার জন্য আখেরাতের আমলের উপর উঠাইবার জন্য জিন্দিগি দিনের উপর উঠাইবার জন্য জিন্দিগি দিনের উপরে আনার জন্য এক জিকির নিয়া সাহাবা একরাম মজমাইন মানুষের দ্বারা দ্বারে ফিরতেন দেশকে দেশ ফিরতেন যখন ওই দেশবাসী দেশবাসী ওনাদের দাওয়াতকে গ্রহণ করতেন এবং ওনাদেরকে দিনকে গ্রহণ করতেন দিনের উপর উঠতেন ওনারা এই কথাটা বলতেন তোমাদের দেশ তোমাদের হাতে তোমাদের বাদশাহী তোমাদের হাতে তোমাদের কুর্সি তোমাদের হাতে আমরা এইগুলোর জন্য আসি নাই তোমরা এটার মধ্যে থাকো তোমরা এটাই ব্যবহার করো এবং তোমরা দিন মতো চলো দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার এক ফিকির নিয়ে চলো আমাদের এগুলির কোনো দরকার নাই আমরা সামনে বাড়তেছি বলতেছেন যে সাহাবাইকরাম রবি আল্লাহ মাহিনের এক ফিকির আর দরদ আর ব্যথা আর বেচাইনি এবং এক আনা বলতেছেন যে মানুষের দরদের সাথে মানুষের সামনে যাওয়া কাহাকেও দুশ্মন মনে করতেন না ওনাদের এই মেহনতের দ্বারা আল্লাহ দেশকে দেশ পরিবর্তন করে দিছেন দেশকে দেশ জয় করে দিছেন এবং দেশকে দেশ ওনারা ওনাদের তাদের দেশেই ছিল সাহাবা একরাম সামনে চলছেন যেহেতু ওনাদের সামনে দুনিয়া ছিল না ওনাদের সামনে একমাত্র ہو میرا زبر تو میرے بھائیوں دنیا کے انسانوں کا مسئلہ بھوک پیاس کا نہیں ہے یہ دنیا کی بھوک پیاس تو ایک ختم ہو جائے گی ہمارا پوری دنیا کے انسانوں کا مسئلہ موت کے بعد کا ہے موت کے بعد کی ابدی زندگی کا ہے میرے بھائیوں سوچنے کی بات ہے یہ زندگی دنیا کی وقت ہے چالیس پچاس ساٹھ ستر سال کی ہے پھر آدمی مر جائے گا پھر دنیا کو چھوڑ کے چلا جائے گا لیکن موت کے بعد کی ابدی زندگی ہے اور جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے قسم کھا کے فرمایا ہے کہ میں اس اللہ کی قسم کھا کے کہتا ہوں جس کے ہاتھ میں میری جان ہے موت کے بعد انسانوں کے لیے دو جگہوں سے ایک جگہ جانا ان کا ہے یا تو ہمیشہ کی جنت ہے یا ہمیشہ کی جہنم ہے انسان اگر ایمان کے بغیر اور اللہ کا نا فرمان بن کر اللہ کو ناراض کر کے مر کے گیا ہوگا تو میرے دوست ہے نے اب اور آپ سوچیں ہمارے سامنے اگر کوئی آدمی آگ میں گرنا چاہے ہم کیا اس کو گرنے گے کبھی گرنے لیں گے میرے دوستوں آج دنیا کے لاکھوں انسان روزانہ بغیر ایمان کے مر کر جا رہے ہیں اور جہنم کا ایجنٹ بن رہے ہیں اور ہم میرے دوستوں اس کا فکر نہیں کر رہے تھے بھائیوں ہماری زندگی یہ کام ہماری ذمہ داری ہے میرے دوستوں ہم اپنے آپ کو بھی جہنم سے بچائیں قرآن پاک میں اللہ نے ایمان والوں سے کہا ہے یا یو نظیر نہ او کو کم والدہ او ایمان والو اپنے آپ کو اپنے بال بچوں کو جہنم کی آگ سے بچاؤ آزادی فرماتے ہیں قرآن پاک کا حکم جو ہے ایمان والوں کو ہے ہیں کی آگ سے بچانے کا کیا مطلب ہے فرمایا اس آئل کی تفصیل یہ ہے کہ اپنے آپ کو دیندار بناؤ اور اپنی اولاد کو دیندار بناؤ تاکہ جہنم کی آگ سے بچ جائے اور اور ہمارے تو پوری دنیا کے تمام انسان ہیں انہیں جہنم سے بچاؤ اس میرے بھائی میرا عزیز ہو یہ ایک محنت ہے یہ باتیں سننے کا نام تبلیغ نہیں ہے اب آپ کو جمع کیا جاتا کیوں تاکہ جمع ہو کر دو یا تین دن مستقل فارغ ہو کر یکسوئی کے ساتھ سوچیں ہماری زندگی کا مقصد کیا تھا ہم کیا کر رہے ہیں ہمارے نبی نے کیا ذمہ داری دی تھی اس ذمہ داری کو پورا کرنے کے لیے ہمیں تیار کرنا ہے اور امت کو اس ذمہ داری پر کھڑا کرنا ہے تاکہ یہ امت نبی ذمہ داری کو پورا کرنا شروع کرے گی اللہ اس کی ذلت کو عزت سے بدلے گا اور منت سے بدلے گا اور یہ امت دنیا کی قوم کے لیے ہدایت کا ذریعہ بن جائے گی میرے بھائیوں اس کو زندگی میں لانے کے لیے یہ شوا ہے کہنے سننا اور پھر گھر چلا جانا یہ نہیں ہے میرے بھائیوں بلکہ ہر مسلمان کو سوچنا ہے کہ میری ذمہ داری کیا ہے اور اس ذمہ داری کو مجھے کیسے پورا کرنا اس کے موت کے بعد ہمیں اپنی ذمہ داری کے بارے میں پوچھا جائے گا اور ہم اپنی ذمہ داری کا جواب دینا پڑے گا میرے بھائیوں اس لیے میرے بھائیوں یہ اجتماع کے معنی یہی ہے اب اور آپ یہ سوچیں میں بی والا ہوں میں بچے والا ہوں میں کاروبار والا ہوں میں اللہ کے نبی کا ہوں بھی کی بھی میرے کاروبار کے لیے میرے پاس وقت ہے میرے بیوی بچوں کے لیے پاس میرے وقت یہ میرے پاس وقت ہے میں اللہ کے نبی میں اللہ کا بندہ ہوں نبی کا امتی ہوں میرے نبی یہ جی محنت اللہ کے نے کی ہے جی محنت کو میں اپنی زندگی میں داخل کروں گا یاد رکھیے دین بغیر محنت کے زندگی میں نہیں آئے گا دین بغیر محنت کے زندگیوں میں نہیں آئے گا اور دین کی زندگیوں میں آئے بغیر یہ مسلمان نہ ذلت سے نکلے گا اور یہ ایمان یہ مسلمان نہ مصیبتوں سے نجات پائے گا دین کے زندگیوں میں آنے پر ہی اس کے تمام مسائل کا حل ہے اس کے تمام مسائل کا حل اللہ کے دین کے زندگیوں میں آنے پر ہے اور اللہ کا دین زندگیوں سے گھروں سے ملکوں سے جب نکلے گا تو اللہ کی طرف سے آسمانوں سے مسلمان کے لیے ذلت کے اور مصیبتوں کے فیصلے ہوں گے اور اس ذلت اور مصیبت کو کوئی نہیں ہٹا سکتا اس لیے میرے بھائیوں ہم اور آپ اپنی زندگی کے رخ کو بدلیں اور اپنے آپ کو اللہ کا بندہ نبی کا امتی کی قرار دے کر اس دین کی محنت کے لیے قدم اٹھائیں اپنی جان مال کو دین کی محنت میں لگا نبی والی محنت میں جب جان مال لگائیں گے اللہ نبی والی زندگی دے گا نبی والا فکر دے گا نبی والا درد و غم دے گا نبی والا کے دوستوں مددیں ہمارے ساتھ ہوں گی اگر ہم نے اپنے آپ کو اپنی نبی والی محنت کے لیے اپنے آپ کو فارغ کیا تو بہت سنگھے بھائی دنیا مسئلہ تو نا مسلانا سمسیا نا এটা ভক্তি পিপাসা এবং দুনিয়ার যেই সমস্ত জরুরত মনে করি যার জন্য আমরা সর্বদাই পেরেশান এবং সর্বদাই এটাকে বড় গুরুত্ব মনে করি বলতেছেন যে ভাই দুনিয়ার ভোগ পিপাসা এগুলি বড় কোনো সমস্যা না একটু খাইলে ভোগ দূর হয়ে যায় একটু পান করলে পিপাসা দূর হয়ে যায় দুনিয়ার ভোগ পিপাসা আসল ভোগ পিপাসা না বলতেছেন যে আসল সমস্যা হয়েছে মৃত্যুর পর থেকে নিয়ে কবর থেকে নিয়ে আবাদুল আবাদ জিন্দগি যে জিন্দগির শুরু হবে শেষ হবে না যে জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না তিনি বলতেছেন যে ভাই আখেরাতের জিন্দিগি আসল জিন্দিগি এবং সেখানে সমস্যা আসল সমস্যা সেখানের ভোগ আসল ভোগ সেখানের পিপাসা আসল পিপাসা সেখানের বড় বড় সমস্যাগুলি আসল সমস্যা হুজুর সাল্লাহ আলী সাল্লাম কসম খাই বলতেছেন আল্লাহ পাকের কসম খাই বলতেছেন আমি কসম খাই বলতেছি মৃত্যুর পরে দুইটাই ঠিকানা তৃতীয় কোনো ঠিকানা নাই একটা ঠিকানা হয়েছে জান্নাতের ঠিকানা আরেকটা ঠিকানা হয়েছে জাহান নামের ঠিকানা বলতেছেন যে দুইটার যে কোনো একটার মধ্যে মানুষ থাকবে যদি জিন্দগি আল্লাহ পাকের হুকুম মতো বানায় যায় নবীর তরিকা মতো বানায় যায় বলতেছেন যে তখন তো তার ঠিকানা আসল ঠিকানা হবে আর যদি নাকি নবীর তরিকার খেলাফ আল্লাহ পাকের হুকুমের খেলাফ জিন্দিগি চালাই যায় তো বলতেছেন যে ভাই আমাদের জিন্দিগি দুনিয়ার জিন্দিগি এটা বড় আসল জিন্দগি বড় গুরুত্বপূর্ণ জিন্দগি এই জিন্দগির মধ্যেই আখেরাতের সমস্যার সমাধানের ব্যবস্থা বলতেছেন যে ওই সমাধানটা এখান থেকেই করে নিতে হবে এজন্য আসল সমস্যাটা আমরা বোঝা দরকার আসল সমস্যা কি আমাদের কোথায় আসল সমস্যা এবং এই সমস্যার সমাধান কি তিনি বলতেছেন যে ভাই ঠিকানা তো দুইটাই তৃতীয় কোনো ঠিকানা নাই একটা ঠিকানা হয়েছে জান্নাতের ঠিকানা আর একটা ঠিকানা হয়েছে জাহান নামের ঠিকানা ঠিকানা এই ঠিকানাগুলি এখান থেকেই ব্যবস্থা করে নিতে হবে তিনি বলতেছেন যে ভাই এই জন্য আমাদের জিন্দিগিকে আমরা বুঝি আমাদের জিন্দিগির গুরুত্ব কি আমাদের মুসলমান হওয়ার গুরুত্ব কি আমাদের হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হওয়ার গুরুত্ব কি বলতেছেন যে ভাই আমরা যে ইস্তেমায় আসছি এই ইস্তেমার উদ্দেশ্য এটা না আমরা তিন দিন কথাবার্তা শুনি বলে যাব চলে যাব শোনা হয়েছে একটা আমল হয়েছে চলে যাব না আমি বোঝা দরকার আমি কে আমি মুসলমান আমি আল্লাহ পাকের বন্দা আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত আমার জিন্দগির মকসদ কি আমি বোঝা দরকার এবং এটাও চিন্তা করা দরকার আমার জিন্দগির যতটুকু সময় অতিবাহিত হয়ে গেছে এই অতিবাহিত হওয়ার সময় আমি কি করছি আমি এটা বুঝলাম কিনা এবং ওই অনুযায়ী আমি আমার জানমাল লাগাইলাম কিনা বলতেছেন যে ভাই এটাও আমাদের চিন্তার বিষয় তিনি বলতেছেন যে ভাই আজকে আমরা তিন দিন এখানে এই কথাগুলি শোনার জন্য এবং আমরা আমাদের মধ্যে এক চিন্তা এক ব্যথা আর বেচাইনি আসার জন্য যে আমি তো মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত আমার জিন্দিগির মাকসাদ আছে আমার জিন্দিগির উদ্দেশ্য আছে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরা মানব জাতির দরদি হয়ে পুরা মানব জাতির দিলের মধ্যে ব্যথা আর বেচাইনি নিয়ে যেরকম হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুরা আমাদের নবী হয়ে কেয়ামত পর্যন্ত উম্মতের দরদের সাথে এক একজন মানুষের খায়ের কাহের জজবার সাথে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার এক দরদ নিয়ে যাইতেন আমরা তো নবীর উম্মত আমারও তো জিম্মাদারি এটা আমারও তো দিলের মধ্যে এই ব্যথা আসা দরকার ছিল এই জজবা আসার দরকার ছিল এই বেচাইনি আসার দরকার ছিল আমি কি এই মাকসাদকে বুঝছি এবং এই মাকসাদ অনুযায়ী আমার কতটুকু কদম চলছে তিনি বলতেছেন যে ভাই এই কথাটা বোঝা দরকার এই কথা আমাদের মধ্যে অনুভূতি আসা দরকার এই কথার এক ফিকির নেওয়া দরকার জিম্মাদারি বোঝা দরকার জিম্মাদারি পুরা করার জন্য তৈয়ার হওয়া দরকার কেয়ামতের দিন আমাদের সবাইকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদেরকে মুসলমান বানাইছি তোমাদেরকে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের উম্মত বানাই উম্মত হিসাবে এক বড় জিম্মাদারি দিছি এই জিম্মাদারি তুমি কতটুকু পুরা করছো এই জিম্মাদারির উপরে তোমার কতটুকু কদম চলছে জানমাল কতটুকু লাগাইছো বলতেছেন যে আমাদেরকে জিজ্ঞাসা করবে ওই জিজ্ঞাসার তৈরি দুনিয়া থেকেই করে নিতে হবে তিনি বলতেছেন যে ভাই আজকে আমাদের সামনে যদি একজন মানুষ আগুনে পড়ে আমরা কেহই এমন পাশান্তি হই নাই এই আগুনে পড়া ব্যক্তিকে এইভাবে রাখে দিব আচ্ছা আগুনে যুবক আমার কি হয়েছে বলতেছেন যে এমন পাশান্তির কোনো ব্যক্তি নাই সে চেষ্টা করবে এই ব্যক্তিকে আগুন থেকে আগুন থেকে বাঁচাইবার জন্য আজকে আমাদের সামনে নামাজ না পড়ি আজকে আমাদের সামনে আল্লাহ পাকের হুকুমকে নষ্ট করে শত শত না লক্ষ লক্ষ না কুঠি কোটি মানুষ জাহান নামের দিকে দৌড়াইতেছে এর জন্য কে দরদি হবে এর জন্য কে কদম উঠাবে এর জন্য কে মেহনত করবে তিনি বলতেছেন যে এর জন্য তো আমাদেরই জিম্মাদারি আমাদেরই দায়িত্ব এই জাহান নামের দিকে দৌড়ানোওয়ালা মানুষদেরকে দরদের সাথে তাদের খায়ের খাহির সাথে তাদেরকে খুশামত করে করে তাদেরকে জান্নাতের রাস্তায় আনা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত বানানো এবং উম্মতের জিম্মাদারি বোঝানো তিনি বলতেছেন যে ভাই এই জন্য আমাদের জিম্মাদারি আমরা বুঝি এর উপরে উঠা দরকার এক নম্বর কাম হয়েছে আমরা আমাদেরকে দিন মতো দিন মতো চলা এজন্য দিন শিখতে হবে তিনি বলতেছেন যে ভাই আজকে আমি এই কথাটা বুঝ বুঝি আমি সন্তানের আব্বা আমি ঘরওয়ালা আমি ব্যবসাওয়ালা আমি সন্তানের আব্বা আমি একটা আমি একটা মানে পদের মালিক সাথে সাথে এই কথাটাও আমি বোঝা দরকার আমি মোহাম্মদ সাল্লাহ আলী উন্মত আমার জিম্মায় বহুত বড় কাম আমার জিম্মায় বহুত বড় দায়িত্ব আমার জিম্মায় এরা মানব জাতি হেদায়তের রাস্তায় আসে জাহান নাম থেকে মুক্তি পায় এর জন্য দরদের সাথে মেহনত করা জাহান আর মাল লাগানো এটা আমার জিন্দগির কাম হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার জিম্মাদারি তিনি বলতেছেন যে ভাই এই জন্য প্রথম তো এক কাম হয়েছে আমি দিন শিখতে হবে বলতেছেন যে ভাই দিন শিখার জন্য মেহনত করতে হবে মেহনত ছাড়া দিন আসবে না আর দিন বলতেছেন যে ভাই পুরা দুনিয়ার মধ্যে প্রসার আর প্রসার হওয়ার জন্য এর জন্য আমি কদম উঠাইতে হবে জান আর মাল লাগাইতে হবে পুরা দুনিয়ার মধ্যে মেহনত নিয়ে দাঁড়াইতে হবে তিনি বলতেছেন যে ভাই যখন আমি মেহনত নিয়ে দাঁড়াবো দিনদারির সাথে আমি দিন শিখছি দিনের মেহনতের জন্য কদম উঠাইতেছি আল্লাহ ওয়াদা এমন কদম উঠানে ওয়ালাদের আল্লাহ পাকে গাইবে সাহায্য করবেন আল্লাহ জাল্লা শাহু মদত করবেন আল্লাহ জাল্লা শাহু তার সব দিকগুলি দেখবেন এই জন্য বলতেছে যে ভাই আমাদের কামকে আমরা বুঝি আমরা তিন দিন এখানে আসা শুধু আসাই না আমাদের জিন্দিগির কাম বোঝার জন্য মেহনত বোঝার জন্য মেহনত নিয়ত করার জন্য এবং জিন্দিগির মাকসাদ বুঝে পুরা দুনিয়ার মানব জাতিকে দিনের উপর উঠাইবার মেহনতকে শিখার জন্য মেহনতে যাওয়ার জন্যই আমরা এখানে আসছি আছে ভাই জিম্মাদারি এবং জিম্মাদারি পুরা করার জন্য দিন থেকে তৈয়ার হব এবং এখান থেকে আমরা সফরের জন্য নিয়োগ করব ایک بات ہمیشہ یاد رکھیں آدمی اللہ کی توفیق کے بغیر کچھ نہیں کر سکتا اللہ توفیق دے تو ہی کر سکتا ہے کوئی بھی کام لیکن اللہ کی توفیق حاصل کرنے کے لیے اللہ کے یہاں کچھ شرائط ہے کتابوں میں آتا ہے آدمی اللہ کے ساتھ سچائی کا معاملہ کرتا ہے اللہ اسے سچا کر دکھاتے ہیں ایک بات ہمیشہ یاد رکھو جب تک ہمارے دل کا فیصلہ ہم نہیں بدلیں گے اور اللہ کے ساتھ سچا معاملہ نہیں کریں گے وہاں تک ہمارے لیے کوئی کام آسان نہیں ہوگا آسان تو اللہ کرے گا اور جب اللہ توفیق کا دروازہ کھولے گا ہر کام آسان ہو جائے گا آج ہم اور آپ دین کی مجلسوں میں اجتماعات میں آتے ضرور ہیں بیانات بھی سنتے ہیں لیکن بیانات سننے کے بعد ہم اپنے دل کے حال کو بدلتے نہیں ہیں دل وہی ہے کہ گھر جانا ہے کاروبار میں جانا ہے دل کا فیصلہ یہ ہے دل کا فیصلہ یہ نہیں ہے کہ مجھے اللہ کے نبی کا امتی ہونے کے اعتبار سے مجھے اللہ کے دین کے لیے قربانی دینی ہے اور اللہ کے دین کے لیے مجھے آگے بڑھانا ہے جب یہ چیز کا فیصلہ دل میں اللہ دیکھے گا کہ میرے بندے کے دل میں میرے بندے نے یہ طے کیا ہے کہ مجھے میرے دین کے لیے قربانی دینی ہے تو پھر اللہ تعالیٰ شان ہو ہمارے لیے توفیق کا دروازہ کھولے گا اور ہمارے لیے اللہ کی راہ میں نکلنا آسان ہو جائے گا کسی میرے بھائیوں اصل مسئلہ اللہ سے کرنا ہے ہم یہ سوچیں کہ میرے نبی علیہ السلط والسلام نے اپنی زندگی کو کہاں چھپایا دنیا پر تو نہیں چھپایا اللہ کے دین کے لیے آپ نے قربانیاں دی ہیں اور اللہ کے دین کے لیے اپنے گھر میں چولہا نہیں چلا دو دو مہینے آپ نے برداشت کیا ہے دین کے خاطر قربانی دی آپ کے صحابہ نے دین کی خاطر قربانی دی اور اس قربانی کے نتیجے میں مسلمان ہیں ان کی قربانیوں کے نتیجے مسلمان میرے بھائیوں ہم اور آپ نبی کے نقش قدم پر جب قربانی دینے کا فیصلہ کریں گے کہ نہیں ہمیں بھی اپنے پیارے نبی علیہ السلام السلام کی طرح اللہ کے دین کے لیے اپنے آپ کو ٹھکانا ہے قربانی دینی ہے جب اس بات کا فیصلہ کرو گے اللہ ہماری اندر کی سچائی کو دیکھے گا اللہ اوپر فیصلہ کرے گا ٹھیک ہے پھر ہمارے لیے سب آسان ہو جائے گا اس میرے بھائیوں ادھر ادھر مت دیکھو جس موت تک موقع ہے موت تک موقع ہے پھر یہ موقع ہاتھ سے نکل جائے گا پھر بعد میں پچھتانے سے کچھ نہیں ہوگا اور موت کا کچھ پتا نہیں ہے کب موت آ جائے اور اللہ کی مدد کا وعدہ یقینی ہے کہ اللہ تعالیٰ اس بات کو کہہ رہے ہیں اگر تم میرے دین کی مدد کے لیے قدم اٹھاؤ گے میں تمہاری ضرور مدد کروں گا نبی کی دعائیں ہمارے ساتھ ہیں اے اللہ جو میرے دین کی مدد کرے تو میری اس کی مدد کر ان باتوں کو سامنے رکھ کر اگر سوچ کر اپنے بارے میں کچھ فیصلہ کرو گے اللہ ہماری لیے آسان کر دے گا زیادہ میرے بھائیوں اجتماع میں فیصلہ کرنا ہوتا ہے کہ نہیں اب گھر سے نکل کر آئے ہیں اللہ کے دین کا تقاضا ہے ہمیں یہیں کے راہ میں چار مہینے کے لیے اور دین کے تقاضوں کے اعتبار سے مجھے اپنے آپ کو تیار کرنا ہے اور اللہ کی مدد کی بنیاد پر ہم چلیں اللہ ہماری مدد کرے گا لہٰذا ایک پچما اپنے بارے میں طے کرو اور فیصلہ کرو اجتماع سے ہمیں اللہ کے راہ میں نکلنا ہے اور چار چار مہینے کے لیے اور سال کے لیے جو بھی تقاضے ہوں ان تقاضوں کے اعتبار سے اپنے آپ کو آگے بڑھانا ہے ہم قدم اٹھائیں گے اللہ آپ کی مدد بڑھا کر ہمیں لے لے گا سنگے بھائی اللہ توفیق کرتے پارو اللہ توفیق چلا اللہ توفیق نہ دیجیے ہمارا کرتے پارو نا আল্লাহ পাকের তৌফিকের দ্বারাই আমরা করতে পারবো এই বলতেছেন যে ভাই তৌফিক কখন দিবে তৌফিক দেওয়ার জন্য তো আল্লাহ পাকের কিছু সারায়ত আছে নিয়ম আছে বন্দা যখন দিন থেকে আল্লাহকে সত্য করে দেখাইবে তো আল্লাহ এটাকে সত্য প্রমাণিত করে দিবেন যখন আমাদের দিনের অবস্থা ঠিক হয়ে যাবে দিলের মধ্যে সত্যির এক নিয়ত আসবে তা আল্লাহ এটাকে পরিপূর্ণ করে দেখাই দিবেন তিনি বলতেছেন যে ভাই আমরা ইস্তেমায় আসছি অনেকের নিয়ত হয়েছে আচ্ছা আসছি তিন দিন পরে চলে যাব বলতেছেন যে ভাই চলে যাওয়ার সিদ্ধান্ত তো আসল সিদ্ধান্ত না আমি তো এখানে আসছি দিনের তাকাজা বুঝার জন্য তাকাজা শোনার জন্য আমার জিম্মাদারি কি আমার দায়িত্ব কি আমি এতদিন কি কমি হয়েছে এটার দ্বারা আমার এত ক্ষতি হইল আমি আগে বাড়তে পারলাম না আমার করণীয় কি আমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মত হিসাবে জিম্মাদারি কি এই জিম্মাদারি পুরা করার জন্য আমি দিল থেকে যদি নিয়োগ করি দিল থেকে যদি আমি এই কথার সিদ্ধান্ত নিই যে না আমি আমার জিম্মাদারি পুরা করব হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার যে আসল জিম্মাদারি ছিল আমার যে আসল পরিচিতি ছিল আমার যে আসল পরিচিতি ছিল এই পরিচিতি এই জিম্মাদারি আমি পুরা করব তো বলতেছে ভাই আমি যখন নাকি আমার দিগের মধ্যে এই কথাটা কথাটাকে সিদ্ধান্ত নিব আমার দিগের অবস্থাটাকে পরিবর্তন করব আমার দিগের অবস্থার মধ্যে বলতেছেন যে আমি যখন আবার নিয়তকে সহি করব এবং আমি আমার জিম্মাদারি পুরা করার জন্য পাক্কা নিয়ত করব তো আল্লাহ শাহরুহ এটাকে সত্যি প্রমাণিত করে দেবে দেখাবেন আল্লাহ তৌফিক দিয়ে দিবেন আল্লাহ সব কাম সহজ করে দিবেন তিনি বলতেছেন যে ভাই আল্লাহ সহজ করলে কোনোটাই কঠিন না আল্লাহ কঠিন করলে কোনোটাই সহজ না সহজ তখনই হবে যখন আমাদের দিলের অবস্থার পরিবর্তন হবে আমাদের নিয়তের পরিবর্তন হবে বলতেছেন যে আমরা এই মাজমা এই সিদ্ধান্ত নিব যখন আল্লাহ তৌফিক তখনই দরওয়াজা খুলবেন যখন আমরা এই সিদ্ধান্ত নিব যে না আমি তো এক কাম করার জন্য আসি কামের মোজাকারা হইতেছে আমার জিম্মাদারি বোঝানো হইতেছে আমার কাম বোঝানো হইতেছে মোহাম্মদ সাল্লাহ আলী উম্মত হিসাবে আমার জিম্মাদারি বোঝানো হইতেছে এবং কোরবানির সাথেই কামটা করা বলতেছেন যে ভাই একটু কষ্ট করতেই হয় একটু ত্যাগ করতেই হয় আপিস করতেই হয় যখন কোরবানির সাথে আমি কাম পুরা করব আল্লাহ পাক কদমে কদমে আমাদের সাহায্য করবেন গাইবে নসরত করবেন বলতেছেন যে ভাই চিন্তা করার বিষয়ে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের নবী হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কি পরিমাণ কোরবানির সাথে এই কামের তাকাজা পুরা করছেন এই কামের জিম্মাদারি পুরা করছেন হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই কামের জিম্মাদারি পুরা করতে যাই পেটে পাথর বানতে হয়েছে দুই মাস একাধারে ঘরে আগুন জ্বলে নাই বরদাস্ত করছেন কঠিন কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন বলতেছেন যে কাম পুরা করছেন জিম্মাদারি পুরা করছেন তো আল্লাহ দিনকে জিন্দা করে দিয়েছেন সাহাবাহিক রাম রবি আল্লাহ আহমাজমাহিন কোরবানির একবারই আল্লাহ কোরবানির পরিমাণ দিয়ে আল্লাহকে খুশি করে দিয়েছেন এত বেশি কোরবানি সাহাবাদের জিন্দগি থেকে আল্লাহ খুশি হয়ে গেছেন হেদায়তের ফেসলা করে দিয়েছেন হেদায়তকে আম করে দিয়েছেন বলতেছেন যে ভাই এখন মাসলা আমাদের সামনে এখন অবস্থা আমাদের সামনে আমরা যদি আমাদের ফেসলাকে ঠিক করি আমাদের দিগের অবস্থাকে ঠিক করি যে আমাদের জিম্মাদারি কি আমাদের কাম কি এবং আমাদের করণীয় কি আমরা কি জিম্মাদারি শুনতেছি কি জিম্মাদারি পুরা করার জন্য আমাদেরকে তরগিব দেওয়া হয়েছে এবং আমরা আমাদের জিম্মাদারি বুঝি যদি এখান থেকে কদম উঠাই চার মাসের জন্য দেশ বিদেশের জন্য এবং পুরা দুনিয়ার তাকাজা পুরা করার জন্য আমাদের দেশে গ্রাম থেকে গ্রামে জমাত পুরা করার জন্য বলতেছেন যে ভাই আমরা যখন নাকি আমাদের সিদ্ধান্ত থেকে পরিবর্তন করব বাড়ি যাওয়ার নিয়েতে আসছিলাম ভেবে না তাকাজা সামনে আসে একটু কোরবানি হবে কোরবানির সাথে আমি আমি তাকাজা পুরা করবো আল্লাহ জাল্লা শাহরুহুর ওয়াদা আল্লাহ জাল্লা শাহরুহু ওই ব্যক্তির সাহায্য করবেনি যে আল্লাহ দিনের সাহায্য করবে আল্লাহ পাকের দিনের যে সাহায্য করবে আল্লাহ নিশ্চয়ই তার সাহায্য করবেন এবং হজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামে দোয়াও আছে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোয়া করছেন আয় আল্লাহ ওই ব্যক্তিকে আপনি সাহায্য করেন যেই ব্যক্তি আপনার দিনের সাহায্য করেন বলতেছেন যে ভাই এটা দিনের সাহায্য আমারও জিম্মাদারি যখন নাকি আমি আমার জিম্মাদারি পুরা করব দিনের সাহায্য পুরা হবে হবে তো আল্লাহ শাহরুহ সব অবস্থাকে পরিবর্তন করবেন মন্দ অবস্থা থেকে ভালো দিয়ে পরিবর্তন করবেন পেরেশানির অবস্থাকে আমানের অবস্থা দিয়ে পরিবর্তন করবেন এবং দুনিয়ার অবস্থা পরিবর্তন হবে আমাদের অবস্থা পরিবর্তন হবে দেশের অবস্থা পরিবর্তন হবে আল্লাহ জিবতের অবস্থাকে ইজ্জুত দিয়ে পরিবর্তন করে দেবেন এই জন্য বলতেছেন যে ভাই কোরবানির সাথে তাকাজাকে আমরা দিলের মধ্যে নিই দিলের নিয়তকে পরিবর্তন করে তো আল্লাহ এই নিয়তকে সত্যি প্রমাণিত করে দেখাবেন আল্লাহ তৌফিক দিয়ে দিবেন যখন তৌফিক দিবেন সব কাম সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ পাকের সাথে আমাদের সাচ্চা মোয়ামেলা করব তো আল্লাহ শাহ আমাদের সব কাম সহজ করে দেবে इसलिए भाई दोस्तों अल्लाह ने हमें और आपको इज्तिमा में पहुंचाया है हमने अपने घर से इरादा किया कि हमें इज्तिमा में जाना है अल्लाह ने हमें इज्तिमा में पहुंचा दिया اب شیما میں اگر آپ یہ طے کرو کہ ہمیں یہاں سے اللہ کے راہ میں جانا ہے اللہ یہاں سے اپنی راہ میں جانا بھی آسان کر دے گا اللہ کی اللہ کی مدد پر یقین کرتے ہوئے اگر ہم طے کریں کہ نہیں اب اللہ نے ہمیں یہاں پہنچایا ہے اور اللہ ہمیں آگے بھی اللہ ہی آسان کرے گا اللہ کی وعدوں پر یقین کرتے ہوئے اور اپنے حالات کو دیکھے بغیر حالات کا بنانا ہمارے ہاتھ میں نہیں ہے حالات کا بنانا تو اللہ کے ہاتھ میں ہے اللہ تعالیٰ کے وعدوں پر یقین کر کے ہم آگے چلیں گے اللہ تعالیٰ ہماری دنیا اور آخر بنا دے گا لہٰذا میرے بھائیوں اللہ کی ذات اللہ کے باتوں پر یقین کر کے نبی علی صاحب السلام کی دعاؤں پر یقین کر کے میرے دوستوں ادھر ادھر دیکھے بغیر اللہ پر نگاہ کرتے ہو اپنے آپ کو پیش کرو کہ انشاءاللہ ہم اس سے اپنی اپنی ذات سے تیار ہیں سال کے لیے بیرون کے لیے اندرون کے لیے جو بھی تقاضے آئے ہیں ان تقاضوں کے اعتبار سے اپنے آپ کو تیار کریں اللہ تعالیٰ انشاءاللہ ہماری ہماری مدد ہماری ذمہ داری اٹھانے کے اعتبار سے کرے گا آج میں جتنی ذمہ داری اٹھاتا ہے اللہ اس کی اتنی ہی مدد کرتا ہے لہذا مجمع بیٹھا رہے جب تک تشکیل پوری نہ ہو وہاں تک بیٹھو اللہ سے دعا مانگو اپنے لیے بھی اللہ سے آسان کی دعا مانگو امت کے لیے دعا مانگو اور میرے دوستوں اپنے آپ کو تیار کرو اور اپنے آپ کو فریش کرو اب کھڑے ہو کے بولنا شروع کرو اس اجتماع سے چار مہینے کے لیے سال کے لیے جو بھی تما جائیں کوئی تما جہیں کوئی تما جہیں بھی تما جہائیں